দ্বিধা সংকোচ আর না থাকে আল্লাহর দিনের পথের সৈনিকদের সামনে কাফের মসজিদদের অবস্থাটা পরিষ্কার এদের বিরুদ্ধে যুদ্ধ করতে এদের কোনো সংকোচ থাকে না দ্বিধা থাকে না কারণ কাফের মুশ্রিকদের তাদের আকিদা আমল তাদের ডিক্লারেশন সব কিছু স্পষ্ট কিন্তু আহলে কিতাবগণ এরা বর্ণ চূড়া এদের গায়ে একটা লেবেল লাগানো আছে যে লেবেলটার কারণে আল্লাহর পথের সৈনিকগণ দ্বিধা সংকোচ করেন এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে কিনা যেই কারণে এদের প্রকৃত অবস্থাটা স্পষ্ট করাটা বেশি প্রয়োজন ছিল আল্লাহ সুবাহ এটা চিরকালের জন্য মানব জাতির সামনে স্পষ্ট করেছেন বিশেষ করে আল্লাহর পথে সৈনিক যারা যখনই দুনিয়ার যে কোনো সময়ে আল্লাহর দিনের বিজয়ের জন্য তারা জিহাদ পরিচালনা করবে সেই সময়ে এই প্রকৃতির লোকজন তাদের সামনে থাকবে তাদের প্রতি এদের কি ভূমিকা সেই ভূমিকাটা এই আয়াতগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন একটা পরিচয় হল তারা আল্লাহর নির্ধারিত বিধান তারা মানে না আল্লাহ যে হালাল হারামের সীমানা দিয়েছেন কিছু বিষয়কে হালাল করেছেন কিছু হারাম করেছেন তারা এটা মানে না সে হারাল হালাল হারামের বিষয়টা তারা নিজেদের এখতিয়ারাধীন সুবিধা অনুযায়ী তারা কিছু বৈধ করে কিছু অবৈধ করে একটা তাদের অপরাধিকানে এর পরের অপরাধ হল তাদের তাদের সমাজের নেতৃস্থানীয় যে আলেম এবং দরবেশগণ তাদেরকে তারা আল্লাহর জায়গায় বসিয়ে দেয় যেইভাবে আল্লাহর হুকুম হাকামগুলো মানা দরকার আল্লাহর আনুগত্য করা দরকার আল্লাহর এবাদতি করা দরকার সেইভাবেই তারা তাদের আহবার এবং রুহবানদেরকে তারা মেনে চলে তাদের আনুগত্য করে আল্লাহর পরিবর্তে এই আহবার এবং রোহবানগণ কোন বিষয়টাকে জায়েজ করেছেন আর কোনটাকে নাজাইজ করেছেন কোনটা হালাল করেছেন আর কোনটা হারাম করেছেন এটা তাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় আল্লাহ কোনটাকে জায়েজ করলেন কোনটা না জায়েজ করলেন কোনটা হালাল করলেন কোনটা হারাম করলেন এটা তাদের মূল বিবেচ্য বিষয় নয় এইভাবেই তারা তাদের আহবার এবং রোহবানদেরকে রবুবিয়তের আসনে সমাসীন করেছে তাদের ওই পরিচয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আর এই আয়াতের মধ্যেও তাদের আরো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আমরা যদি দেখি চিরকাল ইসলামের ক্ষতি সাধনের জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কাফের মুশ্রিকদের পাশাপাশি তারা হল ধর্মের লেবেল আটানো একদল মানুষ যাদেরকে বলা হয় ধর্মের সুবিধাভোগী একদল মানুষ যারা এই বাতিল সমাজ ব্যবস্থা তাদেরকে ধর্মের যতটুকু মানার সুযোগ দেয় তারা এতটুকু মেনেই সন্তুষ্ট থাকে আর তাদের গায়ে ধর্মের সেই গুরু হিসেবে তাদের একটা লেভেল থাকে সেই খ্যাতি সুখ্যাতি তাদের থাকে যার মাধ্যমে তারা মানুষের উপর কর্তৃত্ব করতে পারে ধর্মীয় কর্তৃত্ব এরা ধর্মীয় সুবিধাবাদী গোষ্ঠী চিরকাল এরা দিনের বিরোধিতা করেছে যেমন মক্কায় করা হয়েছিল মদিনায় করা হয়েছে ইসলামের সকল বিজয় অভিযান অভিযানগুলোতে বাবার সৃষ্টি করেছিল সেই ধর্মের লেভেল দাঁড়ি লোকেরাই বেশি এমনকি তাদের হাতে কিতাবও ছিল আসমানি কিতাব ছিল তারা আসমানি কিতাব হাতে নিয়ে তারা বিরোধিতা করেছিল আল্লাহ সুবাহ আল্লাহর পথের সৈনিকদের সামনে এই বিষয়টা স্পষ্ট করে যে যেটা জানিয়ে দিতে চান যারা আল্লাহর দিনের বিজয় সাধন করতে চায় তাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ যেটা যে সকল কুফুরির গায়ে ইসলামের পতাকা টানানো সেই কুফরির গা থেকে ইসলামের পতাকাগুলো ছিঁড়ে ফেলে দেওয়া তাদের গায়ে যেন ইসলামের লেভেল না থাকে এবং তাদের যে আসল পরিচয় যেটা সেই পরিচয়ে তাদেরকে পরিচিত করা তারা যদি মুশ্রিক হয় ডাইরেক্ট মুশ্রিক বলে তাদেরকে সম্বোধন করা যদি কাফের হয় তাদেরকে ডাইরেক্ট কাফের বলে সম্বোধন করা তাদের গায়ে যে ইসলামের পতাকা সেই পতাকা তাদেরকে নামিয়ে ফেলতে হবে যাতে করে তাদের আসল পরিচিতিটা প্রকাশ হয়ে পড়ে চিরকাল এই গোষ্ঠীটাই ইসলামের আচরণ করেছে ইসলামের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং কাফের মসজিদদেরকে তারাই সবচেয়ে বেশি ইসলামের বিরোধিতার জন্য সহযোগিতা করেছে মদিনায় কাবিবনে আস্তাব ওয়াইবনে আস্তাব এই বড় বড় আলেম কবি নেতারা তারা মক্কায় গিয়ে কাফের মসজিদদেরকে তারা উত্তেজিত করেছিল মদিনা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এদের হাতে আসমানি কিতাব ছিল সেই আসমানি কিতাব হাতে নিয়ে তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফের মুসিদদেরকে তারা উৎসাহিত করেছিল উদ্বুদ্ধ করেছিল তারা প্রেরণা দিয়েছিল সহযোগিতা করেছিল আশ্রয় দিয়েছিল তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিল এবং তাদের সহযোগিতা করেছিল তাদের কুফরি আকিদার উপর অটল রাখার জন্য সেখানে আবু সুফিয়ান তাদেরকে প্রশ্ন করেছিল যে আমাদের এই দুই দলের মধ্যে আমরা এই মক্কাবাসীগণ আমরা কুরাইশগণ যে আমাদের পিতৃপুরুষ ইব্রাহিম আলাহ ইসলামের দিনের উপর আমরা প্রতিষ্ঠিত আছি আর আমাদের মধ্য থেকে তারা বিচ্ছিন্ন হয়ে তারা দিন থেকে খারিজ হয়ে গেল বেদিন হয়ে গেল অথচ তারা নিজেরাও একটা দিনের অনুসারী বলেই তারা মনে করে আমাদের উভয়ের মধ্যে আসলে সঠিক পথে কে আছে আমরা তো মূর্খ মানুষ লেখাপড়া জানি না আমাদের কাছে কোনো কিতাবাদিও নাই আপনাদের হাতে তো আসমানি কিতাব আছে আপনারা আলেম মানুষ জ্ঞানী মানুষ আপনাদের কিতাব থেকে আপনারা কি জানতে পেরেছেন আমাদের ব্যাপারে উভয়ের ব্যাপারে কি কোনো কথা আছে আপনাদের আত্মানি কিতাবে তখন এই কাবিবনে আশরাফ ফতোয়া দিয়েছিল যে তোমরা এই সঠিক দিনের উপর আছো তোমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছো তোমাদের ধর্মটাই সঠিক অথচ সে জানতো বুঝত যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম তিনি শেষ নবী এবং রাসুল ওনার কাছে নাজিলকৃত কিতাব কোরআন মজিদ ওই কিতাবই যেই উৎস থেকে তাদের কাছে কিতাব এসেছিল সেই তাওরাত সেই ওহির বাণী উভয়টাই কিন্তু এরপরও তারা জেনে বুঝে এই কুফারদের পক্ষ নিয়েছিল দুনিয়ায় চিরকাল এটা ছিল আজও আছে আজকের দুনিয়ায়ও মুজাহিদিনদের সামনে সবচেয়ে বড় বাধা যেটা সেটা হলো সেই ইসলামের লেবেল আটানো কুফরির দ্বারক এবং বাহকগণ যারা তাদের নিজেদের মত বিভিন্ন মত পথের সামনে একটা পতাকা টানানো আছে তাদের কুফরি মতবাদের রাস্তার মুখে একটা পতাকা টানানো আছে সেটা হল ইসলামের পতাকা তাদের যতগুলো তাদের মতাদর্শ আছে চিন্তাধারা আছে যত ধরনের ভ্রান্ত আকিদা বিশ্বাস আছে তাদের যত প্রকারের তরিকা তারা আবিষ্কার করেছে এ সবগুলোর পথের শুরুতে একটা পতাকা টানানো আছে সেটা হল ইসলামের পতাকা আর সেই ইসলামের পতাকা টানিয়ে তারা ইসলামের বিরোধিতা করছে দুনিয়ায় যারা দিনকে বিজয়ী করতে চায় সেই মুজাহিদিনদের বিরুদ্ধে তারা ফতোয়া দিচ্ছে ওই ইহুদি আহাবার এবং রুহুবানদের মতো এরা ফতোয়া প্রদান করছে আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের দেশেও এই আহবার এবং রুহু বান্দা এই যে সাহাবাগে যে নষ্টামি নোংরামি চলছে নাস্তিক মোরতাবদের যে আস্ফালন এখানে চলছে তাদের সাথে গিয়ে সংহতি প্রকাশ করেছে উলামা মাসায়েক নামের একদল নাস্তিক মোরতাব একদল আহবার এবং রুহবান তাদের কাছে গিয়ে সংহতি প্রকাশ করছে এদের বাহ্যিক চেহারা তাদের পোশাক পরিচ্ছদ মানুষকে বিভ্রান্ত করছে তারা মনে করছে এরা ইসলামের দ্বারক এবং বাহক এই সকল কাফের মুশ্রিকদের চেহারা থেকে তাদের গা থেকে সেই ইসলামের লেবেলগুলো খুলে ফেলতে হবে এবং এরাই যে কাফের এরাই যে মুশ্রিক এরাই যে ইসলামের দুশ্মন এটা স্পষ্ট করা দরকার আল্লাহ এই শিক্ষাটাই এই আয়াতগুলোর মধ্যে প্রদান করছেন আহলে কিতাবদের এই পরিচয়টা তুলে ধরে যখন আল্লাহ দিনের পথের সৈনিকগণ আল্লাহর দুশ্মনদেরকে চিনতে পারবেন এবং আল্লাহর দিনের দুশ্মনদেরকে চিনে তাদের পরিচিতিটা মানুষের সামনে স্পষ্ট করতে পারবেন ততই দিনের বিজয় ত্বরান্বিত হবে মানুষ বিভ্রান্তির অন্ধকার অমানিসা থেকে মুক্তি পাবে নতুবা মানুষ আজ সবচেয়ে বড় বিভ্রান্ত যেই কারণই হচ্ছে আমরা এটা উপলব্ধি করতে পারছি সাধারণ একটা মানুষ এসে প্রশ্ন করে আপনারাও ইসলামের কথা বলেন তারাও ইসলামের কথা বলে আমরা কোনটা সঠিক মনে করব সাধারণ মানুষ আজকে চরম বিভ্রান্তির মধ্যে আছে এই প্রশ্নটা করে কারণ ওইটাকে তারা ইসলাম মনে করে এই কারণে কিন্তু এটা যে ইসলাম নয় এরা যে কুফরি ইসলামের পতাকা হাতা নিয়ে তারা কুফরিকে ধারণ করেছে তারা ইসলামের লেবেল লাগিয়ে যারা দুনিয়ার কুফারদের সাথে মিতালি করেছে আর কুফরি ধর্মের প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্যই তারা অবদান রাখছে আর এই কারণে এরাও যে কাফের এরা যে মুশ্রিক তাদের সেই কাফের এবং মুশ্রিক বলে তাদেরকে সরাসরি প্রকাশ্যভাবে ডিক্লারেশন দিতে না পারার কারণে মানুষের এই বিভ্রান্তি আর এই প্রশ্নগুলো মানুষ করার সুযোগ পায় কিন্তু এদের কুৎসিত সে আসল সেই কুফরি চেহারাটা যদি মানুষের সামনে পরিষ্কার করা যেত মানুষ বিভ্রান্তি থেকে মুক্তি পেত যারা হেদায়াতের উপযুক্ত তারা অতি সহজে হেদায়াত লাভ করতে পারত আর যারা বিভ্রান্ত হেদায়াতের অনুপযুক্ত তারাও সুস্পষ্টভাবে কুফরির কাতারে সামিল হয়ে যেত তখন মুজাহিদিনদের জন্য যুদ্ধ করাটা অত্যধিক সহজ হয়ে যেত এই দিদা সংকোচ থাকত না আমি অস্ত্র কার উপর ধারণ করছি কার উপর অস্ত্র তুলছি কারে আঘাত করব আসলে এটা যায় কিনা এই লোকটা কেমন এই যে একটা সংকোচ মুজাহিদিনদের মধ্যে সবচেয়ে বড় দুর্বলতা এখন এটা যদি এই দুর্বলতা থাকে যে এই লোকটা তো হয়তো ইমানদার আমি কেমন করে তাকে আঘাত করি তাহলে কেউ এই অস্ত্র হাতে নিয়েও প্রকৃত পক্ষে সে যুদ্ধা হতে পারবে না তার মধ্যে সেই শক্তি থাকবে না তার সেই নিজের মধ্যে যে একটা উইল ফোর্স আছে ওটা তার জেগে উঠবে না সেখানে পরাজিত হবে এই জন্য এটা অত্যধিক প্রয়োজন যে কাফেরকে কাফের হিসাবে চিনা মুশ্রেককে মুশ্রিক হিসাবে চিনা তার পরিচিতি যাই হোক না কেন তার পরিচিতি যাই হোক না কেন সেই দিকে কোনোভাবেই মনোযোগ দেওয়া যাবে না বরঞ্চ যদি কুফরির গায়ে যদি ইসলামের লেভেল থাকে সেই ইসলামের লেভেলটা সরিয়ে সেই কুফরিকে কুফুরিটাকে প্রকাশ্য রাজপথে উন্মুক্ত করে নিয়ে আসতে হবে যাতে সকল মানুষ তার আসল পরিচয়টা জেনে ফেলতে পারে এটা সবচেয়ে বেশি প্রয়োজন এই কাজটা আল্লাহ করেছেন এই আয়াতগুলোর মধ্যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাদের সেই মুকুশটা উন্মোচন করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছেন আর আমরা এখন দ্বিধা করছি এটার কারণ আমরা স্পষ্ট বলে আয়াতগুলোর মূল স্ক্রিপ্টটা উপলব্ধি করতে পারিনি এই কারণে আমরা এটা উপলব্ধি না করার কারণে আমরা দ্বিধা সংকুচে আজকে লিপ্ত তো এই কথাগুলোর পরে আমি আজকে কি আয়াতের মূল কথাতে আসি আল্লাহ সুবাহ ফরমান হে ইমানদারগণ অধিকাংশ আহবাব এবং রুহবান অবশ্যই জনগণের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে আর এই সব লোকদের মধ্য থেকে যারা সোনা রূপা সঞ্চিত করে আর তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে কঠোর পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন এখানেও ওই তাদের পরিচিতি আরেকটা তুলে ধরা হয়েছে সেই আহবার এবং রুহবানদের আমি আহবার এবং রুহবানের কথাটা আগে আলোচনা করেছিলাম আহবার হল ইহুদিদের বড় বড় আলেম যারা তারা হলেন আহবার আর রুহবান হলেন খ্রিস্টানদের পুরোহিত যারা সংসার ত্যাগী দুনিয়া বিমুখ তারা গির্জার মধ্যে জীবনযাপনে অভ্যস্ত সেই সকল লোকেরা হল রুহবান ইহুদি এবং খ্রিস্টান এই দুইটি সম্প্রদায় আহলে কিতাব উভয়ের কাছেই রয়েছে আসমানি কিতাব তাদের উভয়ের বর্ণনাটা এখানে নিয়ে এসেছেন এবং কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সকল যুগে সকল মানুষের মধ্যে ওই স্বভাবের ইহুদিদের আহবারদের স্বভাবের খ্রিস্টানদের রুহবানদের স্বভাবের যত মানুষের আবির্ভাব হবে তাদের পরিচিতিটা বড় বড় আলেমগণ যারা কিতাবের এলিম অর্জন করার পর সেই এলিম বিক্রি করে মানুষের কাছ থেকে সম্পদ উপার্জন করে দুনিয়ার সুবিধা লাভ করে ইলিম বিক্রি করে আর ওই সকল পীর পুরোহিতগণ যারা সংসার থেকে বৈরাগ্যবাদী জীবনযাপনে নিজেদেরকে গড়ে তুলে সেই পীর পুরোহিতগণ তাদের ভণ্ডামির কারণে লোকজন তাদেরকে খুব বড় ধার্মিক মনে করে তাদের ভক্তি শ্রদ্ধার সাথে সন্তুষ্টির সাথে নিজেদের সম্পদগুলো তাদের কাছে তারা জমা করে তাদেরকে দান করে হাদিয়া তুফা দেয় তাদের বেদ বেগার নজর নিয়াজের মাধ্যমে তাদেরকে তারা তাদের সম্পদগুলো দিয়ে দান করে এটা সেই যুগে যেমন ছিল এখনো আছে ভবিষ্যতও থাকবে এই স্বভাবের মানুষগুলো সেই আহবার বন্ধু বান এরা মানুষের সম্পদ কিভাবে তারা অন্যায় ভাবে খায় কোনো না মোয়ালান্নাসিবিল বাউফিল তার অবৈধ পন্থায় হারাম উপায়ে মানুষের সম্পদ আত্মসাত করে হারাম উপায়ে কিভাবে তারা মানুষের কাছে ধর্মের বিভিন্ন ধরনের ফতুয়া বিক্রি করে বিভিন্ন বিষয়ে মানুষ তাদের কাছে জানতে চায় তারা বিক্রি করে টাকা নেয় আজকে কি আপনারা দেখতে পাচ্ছেন না এখনো এদেশের প্রচুর মুফতি আছেন যাদের কাছে মানুষ একান্ত বাধ্য হয়ে দুই একটা বিষয়ে ফতুয়া জানতে চায় ওই তালাকের বিষয়টা যদি আসে তখন জানতে চায় মুফতির কাছে যায় হালাল হারামের বিষয় জানতে যায় না যে ব্যবসা করবে কৃষি খামার করবে তারা যে কোনো যে চাকরি বাকরি করবে সেই ক্ষেত্রে তার উপার্জিত সম্পদ হালাল না হারাম সেই বিষয়ে কোনো প্রশ্ন এদের কাছে করতে যায় না কারণ তারা জানে এই মুফতিরা এই সব ব্যাপারে নিতান্তই মূর্খ তারা জানে না এই হালাল হারামের সীমা এটা কোনটা এটা তারা জানে না আর লোকজন এটা প্রয়োজন মনে করে না আর তালাকের বিষয়টা সাধারণত এটাই বেশি ফতোয়ার কারবারটা হয় আর যদি ফারাইজ সংক্রান্ত কোনো বিষয় হয় দুনিয়ায় মানুষের কিছু বৈষয়িক স্বার্থ সংশ্লিষ্ট সেই বিষয়টার ফতোয়ার জন্য তাদের কাছে যায় গেলে পরে যেই ব্যক্তি ফতোয়া কিনতে যায় সেই ব্যক্তি যেই ধরনের ফতোয়াটা চায় সেই ধরনের ফতোয়াটা এরা বানিয়ে দেয় এর বিনিময়ে টাকা নেয় একজন যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় তার কাছ থেকে বর্ণনাটা শুনে শোনার পর একটা ফাঁক বুঝে যে এইভাবে বললে তো তালাকটা হয়ে যায় তখন জিজ্ঞাসা করে তুমি যখন তালাক দিয়েছিলে তো তোমার হুশ জ্ঞান কি ঠিক ছিল তখন বলে তোমার হুশ জ্ঞানটা কি ঠিক ছিল না তুমি খুব বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলে যে সময় তোমার আর কোনো হুশ ছিল না যে ফেকার পরিভাষায় থাকে বলা হয় মধুহুশ মধুস অবস্থায় কেউ যদি তালাক দেয় সেই তালাক হয় না শেখার পরিভাষা এটা সেই মধুস অবস্থা তোমার মধ্যে মানে যে কু মদ পান করার পরে যে যখন একটা মানুষ মাতাল হয়ে যায় এই ধরনের অবস্থা তোমার মধ্যে এসেছিল কিনা তখন তাকে বুঝাই যে যদি এই সময় তোমার এমন অবস্থা হয়ে থাকে তাহলে তালাক হবে না আর না হলে তালাক হয়ে যাবে তখন তাকে যেহেতু একটা পথ শিখাইয়ে দিল আর সেও যেহেতু এখন চাচ্ছে তার বউকে রাখতে চাচ্ছে এখন কিভাবে এই তালাকটা বাতিল করা যায় ডাকা যায় কেমনি সেই জন্য সে ওই মুক্তির শিকানু পদ্ধতি অনুযায়ী সে তখন বলে যে এইভাবে এইভাবে আমি বলছিলাম তখন আমার হুশ জ্ঞান ছিল না তখন মুক্তি সাহেব ফতুয়া দিয়ে দেয় মধুজ অবস্থায় তালাক দিলে তালাক হয় না তখন রেফারেন্স দিয়ে দেয় ফতুয়ায় দুর্রে মুখতারের এত পৃষ্ঠা দুর্রে মানসুরের এত পৃষ্ঠা ফতুয়ায় কাজ খান ফতুয়ায় আলমগিরি ইত্যাদি ইত্যাদির ফতোয়াগুলো এভাবে দিয়ে মুক্তি সাহেব তখন তার ফতোয়াগুলো দিয়ে দেয় বিক্রি করে টাকার বিনিময়ে এই ফতোয়া দিতে গেলে তেমন টাকা ছাড়া তার হয় না এইভাবেই যে ফতোয়াগুলো তারা বিক্রি করে তারা যে টাকা কামাই করে এটা হইল মানুষের কাছ থেকে অবৈধ উপায়ে হারাম বক্ষণ করা এরপর আরো জঘন্যতম পন্থা এদেশে চালু আছে বিভিন্ন ধরনের তাবিজ তুমারের প্রচলন যেইগুলোর জন্মদাতা হল ইহুদিগণ যেই তাবিজ তুমারের উদ্ভাবন করেছিল ইহুদিগণ সেই তাবিজ তোমার এদেশের প্রচুর আলেম এই তাবিজ তোমার ব্যবসা করেন অনেক টাকার বিনিময়ে এই তাবিজ বিক্রি করেন এই তাবিজগুলো বিক্রি করে তারা যা কামাই করে সুরের গুষ্ট খাওয়া যেইভাবে হারাম এর চেয়ে জঘন্যতম হারাম এইগুলো সেই হারাম তারা বক্ষণ করছে একদিকে এই তাবিজ তোমাদের প্রচলন ঘটিয়ে তারা ইহুদি নাছাড়ায় পরিণত করে নিজেদেরকে কাফের বানিয়েছে তারা দিন থেকে বিচ্যুত হয়ে গেছে আর যারা এই তাবিজগুলো নিরা ব্যবহার করে এরা মুর্শিকে পরিণত হয়েছে রাসুল্লাহ বলেছেন মান তাহাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা যে তাবিজ জুলাইল সে শির করল মান তাহাল্লাকা সাই আন ফাকাদ উকিলা ইলাইহি যে কোনো কিছু জুলাইল তাকে ওই বিষবস্তুর প্রতি নির্ভরশীল করে দেওয়া হয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেছেন আত্মামায়ুমিনা সায়াবিন তাবিজ হল শয়তানের পক্ষ থেকে আবু দাবুদের এই হাদিসগুলো স্পষ্ট করে সুহি হাদিসের হিসাবে বর্ণিত হয়েছে অথচ এই তাবিজের প্রচলন এই দেশের আলেমরাই করেছে এখনো বিভিন্ন মাদ্রাসায় তাবিজের হুজুর আছে বিভিন্ন মাদ্রাসায় কিছু হুজুর আছে তারা তাবিজের হুজুর সব হুজুরের তাবিজ আবার কাজ হয় না একবার কিছু কিছু হুজুরের সুখ্যাতি আছে আর তারা তখন বেশি দামে বিক্রি করে আর এই জাহেলি মরক্ষকগণ কোরআনের আয়াতকে তারা বিকৃতভাবে উপস্থাপন করে বেশি দাম নেয় কম টাকায় বিক্রি করে না এই জন্য বলে যে আল্লাহ তো কোরআন মজিদে নিষেধ করে দিয়েছেন আমার আয়াতকে তোমরা কম মূল্যে বিক্রি করো না এই জন্য সে বেশি মূল্যে বিক্রি করে কিন্তু এই জাহিলি মুরক্কব যদি জানত কোরআন মজিদে আল্লাহ এই কথাও বলেছেন ফামা মাতা হায়াতি দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল পরকালের তুলনায় সমগ্র দুনিয়ার সম্পদটাই হল একেবারে নগণ্য কম কেউ যদি তাবিজের বিনিময়ে সারা দুনিয়াটাও দিয়ে দেয় তবু আল্লাহ বলছেন এটা নগণ্য এটা কম মূল্য আল্লাহর আয়াতের মূল্য এত বেশি যে সারা পৃথিবীর তাও যদি এর বিনিময়ে দেওয়া হয় তাও কম এইভাবে এই জাহিলি মোরক্ষবগণ ইহুদি খ্রিস্টানদের অনুকরণে তারা জনগণের সম্পদ অবৈধ উপায়ে হারাম উপায়ে ইসলামের নাম নিয়ে তারা বক্ষণ করছে অনেক আছে দিনের প্রচার প্রসারে নিজেদেরকে ব্যস্ত রেখেছে বিভিন্ন ওয়াজ এর মধ্যে মানুষকে দিনের পথে দাওয়াত দেয় আহ্বান করে কিন্তু তার ওয়াজ বিক্রি করে টাকার বিনিময়ে টাকা না দিলে ওয়াজ করতে যায় না আর সেখানে তো শুধু ওয়াজ নয় সেখানে আওয়াজের আকর্ষণে মানুষ যায় যেই ওয়াইজ সুললিত কণ্ঠে তারা গায়ক গায়িকাদের মতো গান গেয়ে গেয়ে তারা ওয়াজ করতে পারে তাদের সেই গানের সুরে আকৃষ্ট হয়ে মানুষ সেখানে যায় আর যেই সকল ওয়েস ঠাকুরমার ঝুলি থেকে মিথ্যা গল্প কাহিনীগুলো সুন্দর করে বানিয়ে বানিয়ে অতিরঞ্জিত করে বলতে পারে তাদের ওয়াজের প্রতি মানুষ বেশি আকৃষ্ট হয় আর এই ওয়াজ গুলো কোরআন হাদিসের দলিলের ধার ধারে না তারা বিভিন্ন ধরনের গল্প কাহিনী কিচ্ছা ইত্যাদি বলে মানুষকে কখনো হাসায় কখনো কান্দায় আর এটাই মানুষ বেশি পছন্দ করে আর অনেক এই ধরনের ওয়াইজ আছে নায়ক নায়িকাদের মতো তারা বিভিন্ন ধরনের অঙ্গ হেলনের মাধ্যমে সেখানে তারা অভিনয় করে মানুষকে আকৃষ্ট করে এর বিনিময়ে তারা টাকা উপার্জন করে অথচ এটা সম্পূর্ণভাবে হারাম খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান মদিনায় গিয়ে তিনি কুশ করলেন যে রাসুল্লাহ সাল্লু সাহাবাদের থেকে সরাসরি এলিম অর্জন করেছেন এমন কোন তাবিয়াই এখনো জীবিত আছেন কিনা তো ওনাকে সংবাদ দেওয়া হলো হজরতে আবু হাজেম নামে একজন ব্যক্তির ওনাকে তার কাছে আনা হলো আনার পর খলিফা ওনাকে প্রশ্ন করলেন আমি খলিফা হিসেবে মদিনায় আসলাম অথচ আপনি আমার সাথে দেখা করতে আসলেন না কেন তিনি খলিফার জবাব দিলেন আপনার এই প্রশ্ন করার অধিকার আমার নাই কেন আপনি প্রশ্ন করলেন আপনি কে আপনার পরিচয় কি তা আমি জানি না আপনার সাথে পূর্বে আমার কোনো পরিচয় নাই আর আপনার সাথে এমন কোন বিষয় আমার নাই যে বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার সেহেতু আপনি মদিনায় আসেন না কোথায় গেলেন আমার কি আসে যায় আমি কেন আপনার কাছে আসব এরপর খলিফা ওনাকে অনেকগুলো প্রশ্ন করলেন যে প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে তিনি দিলেন এমনকি এই প্রশ্নটাও করেছিলেন যে আমার পূর্ব পুরুষ সম্পর্কে একটু আপনার মন্তব্য করুন তখন তিনি বলেছিলেন আপনার পূর্ব পুরুষরা কোথায় এখন আমি জানি না কিন্তু আপনি যদি জানতে পারতেন তাদের অবস্থা আপনি এই খেলাফতের এই দায়িত্ব ছেড়ে আপনি জঙ্গলবাসী হতেন এরপর তিনি অনুরোধ করলেন আপনি আমার সফর সঙ্গী হন যাতে করে আপনার কাছ থেকে আমি দিন জানতে পারি তখন তিনি বললেন আপনার মতো দুনিয়া পূজারী লোকদের থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই এই বলে তিনি তার কাছ থেকে উঠে চলে গেলেন হজরতে আবু হাজিমের বাড়িতে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান একশো দিরহাম দিয়ে একটা থলের মধ্যে করে একজন দুধ পাঠালেন সেই দুধকে বসিয়ে রেখে আবু হাজেম একটা চিঠি লেখেন খলিফার কাছে যে একটু আগে আপনার সামনে আমি দিনের কিছু নসিহা পেশ করেছিলাম যদি এই একশো দিরহাম ওই নসিহতের বিনিময় হিসেবে দিয়ে থাকেন তাহলে আপনার এই একশো দিরহামের ছেয়ে আমি শুয়রের গুস্ত বেশি পছন্দ করি আর যদি মনে করেন আমি দিনের কাজে সব সময় ব্যস্ত থাকি জীবিকা নির্বাহের জন্য চেষ্টা করার সুযোগ পাই না এই জন্য যদি দিয়ে থাকেন তাহলে আমি জানতে চাই আমার মতো আরো অনেক আলিম আছেন যারা দিনের কাজে সব সময় নিজেকে ব্যস্ত রেখেছেন সকলকেই এই পরিমাণ দিয়েছেন কিনা নতুবা আমার এটার প্রয়োজন নেই এই চিঠিটা সহকারে একশো দিন হাম তিনি ফেরত পাঠিয়ে দিলেন তিনি এখানে কি বললেন একশো দীর্হামকে বললেন শুয়রের গুষ্ঠের চিয়ার অনিকৃষ্ট হারাম আর আজকে এই ওয়াইজগণ তাদের জীবিকা নির্বাহের মাধ্যম বানিয়ে ফেলেছেন এরাই হল মূলত ধর্ম ব্যবসায়ী যারা ধর্মটাকে পুঁজি করে জীবিকা নির্বাহ করে যারা ওয়াজের মাধ্যমে টাকা পয়সা নেয় আর মিথ্যা গল্প কিচ্ছা কাহিনী বলে ইসলামকে মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করে ইসলামের আসল পরিচিতি মানুষের কাছে তুলে না ধরে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করে ইসলামের বিরুদ্ধে আচরণ করছে আর এর বিনিময়ে তা অবৈধ উপায়ে এই হারাম মাল রক্ষণ করছে আর ওই তাবিজের ব্যবসায়ীগণ এরাও এর মধ্যে সামিল ওই ফতুয়া বিক্রেতাগণের সামিল এই ধরনেরই আহবার এবং রুহবানগণ তারা জনগণের কাছ থেকে অবৈধ উপায়ে তারা হারাম সম্পদ খাচ্ছে আরো হল এই সকল আলেম দরবেশগণ বাতেল শাসক গোষ্ঠীর সাথে সম্পর্ক গড়ে তুলে কাফের মুশ্রিক তাহুতি শাসকদের সাথে সম্পর্ক গড়ে তুলে আর এই তাহুতি শাসকদের পক্ষে তারা ফতুয়া দিয়ে সেই তাহতি শাসন ব্যবস্থাকে টিকে রাখার জন্য তারা ধর্মের নাম নিয়ে তারা চেষ্টা তদ্বির চালায় আর এর বিনিময়ে ওই তাগুতি শাসকদের কাছ থেকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে থাকে তাদের কাছ থেকে তারা মাসুয়ারা পায় বিভিন্ন ধরনের তারা নজর নিয়াজ পায় উপুটৌকন পায় তারা তাদের কাছ থেকে সুনাম সুখ্যাতি অর্জন করে আমরা দেখি আমাদের এদেশের প্রধান মসজিদ বাইতুল মোকারম সেই মসজিদে একটা পুরা স্টাফ আছে প্রতি ইমাম মোয়াজিন হাদেন মিলিয়ে পুরো একটা স্টাফ আছে এরা সকলই হল ওই তাগুতি শাসন ব্যবস্থার কুষাগারে জমাকৃত যে হারাম টাকা মদের দোকানের উপার্জন ব্যবসাখানার উপার্জন সুদের দোকানের উপার্জন সহ যা কিছু জমা হয়েছে এই সবগুলো থেকে এরা মাসোয়ারা পায় এই ধরনের সারা মসজিদের ইমামরা রয়েছেন মানুষ যে ইমামদেরকে শ্রদ্ধা করবে ভক্তি করবে যাদের কাছ থেকে ইসলাম জানবে এদেশের অধিকাংশ মসজিদের ইমামগণ ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এই ইমামদেরকে তারা ভাতা দেয় ইমামদেরকে তারা বিভিন্ন প্রকল্প দেয় যেমন গণশিক্ষা প্রকল্প মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্প সেই প্রকল্প দেয় ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সেই ইমামদেরকে আলাদা প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণে নিয়ে আসলে পরে তাদেরকে সার্টিফিকেট দেয় এবং তাদের যাতায়াত খরচ সহ তাদের মোটামুটি একটা তাদের পারিশ্রমিক দেয় এইভাবে এই ইমামদেরকে এই তাহতি শাসন ব্যবস্থা তাদের পক্ষে ব্যবহার করছে আপনার দেখছেন মনে হয় জাতীয় ইমাম সম্মেলন করে আর সেই ইমাম সম্মেলনের প্রধান ইমাম হয় কে এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইল ইমামদেরও ইমাম আর সেই ইমামগণ যাদেরকে শ্রেষ্ঠ ইমামের উপাধি দিয়ে একটা সার্টিফিকেট দেয় এই কাফের তাগুদ সেই ইমাম মাথায় পাগড়ি পরে জুব্বা পরে এই দুষ্ট ইবলিশ শয়তান রাসুলের সুন্নার বেইজ্জুতি করে ওই কাফের তাগুতের কাছে মাথা নত করে নত হয়ে গিয়ে ওই সার্টিফিকেটটা নেয় ব্যক্তি শ্রদ্ধার সাথে এই তাগুতি শাসন ব্যবস্থার কাছ থেকে তারা অতীতে সব যুগেই এই ধরনের আহবা রুহ বানগন সুযোগ সুবিধা লাভ করেছিল এবং তাদের পক্ষে অবস্থান নিয়েছিল আর এই সকল দুষ্ট শয়তানগুলো ইসলামের লেবেল লাগিয়ে সব সময় তারা জিহাদের বিরোধিতা করেছে দিনের বিজয়ের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক এরাই ছিল এখনো এদেশের মসজিদগুলোর মেম্বার থেকে তারা জিহাদের বিপক্ষে ফতোয়া দেয় ওয়াজ করে আর এই তাহুত সরকার এই কাফের সরকার যখনই যে কোনো ধরনের নির্দেশনা পাঠায় ইমামদের কাছে মুসল্লিদের মধ্যে প্রচার করার জন্য সেই ইমামগণ ওই মসজিদের মিম্বার থেকে তাগতি সরকারের হুকুমগুলো জারি করে আল্লাহর এই পবিত্র মসজিদকে তারা অপবিত্র করে কুফরির প্রচারের কেন্দ্র বানিয়েছে এদেরকে চিনা দরকার এদের মুখোশ উন্মোচন করা দরকার এরা মুসলমানদের রাহবর ইমাম হিসেবে সমাজে একটা ইসলামী লেভেল লাগিয়ে তারা পরিচিতি পাচ্ছে প্রকৃতপক্ষে এরা কুফারের সহায়ক শক্তি হিসাবে এরাও কাফের এদের কুফুরির ব্যাপারে কোন আল্লাহর সৈনিকের সন্দেহ পোষণ করা যায় হবে না কারণ তারা কুফরির পক্ষে অবস্থান নিয়েছে এই জন্য এইভাবেই এই আহবার এবং রুহবানগণ চিরকাল আর অন্যায় ভাবে মানুষের সম্পদ আত্মসাত করে তারা যখন ফরাইজ বন্টন করে ফরাইজ বন্টনের অবস্থাটাও দেখবেন চরম ভাবে তারা এমন জুলুম করে প্রকৃত হকদারকে হক না দিয়ে বঞ্চিত করে বন্টনের সময় সেখানে প্রভাবশালী ব্যক্তিদের সন্তুষ্টির জন্য তারা যেভাবে চায় সেভাবে সেখানে বসে ফতোয়া দেয় আমি আমার এমন উস্তাদদেরকেও দেখেছি আমার ছাত্র জীবনের কথা বলি ফরাইদ বন্টনের জন্য যখন গ্রামের মাতব্বর শ্রেণী লোকেরা বসে কেউ মারা গেলে পরে তার সন্তান আদির মধ্যে বন্টন করার জন্য তখন ওই লোকের মেয়ে সন্তানগুলোকে তার স্বামীর বাড়ি থেকে দাওয়াত দিয়ে আনা হয় সেদিন একটু ভালো খাবারের আয়োজন করা হয় মানে এদেরকে খুশি করে নেওয়া ওই ছেলে সন্তানের পক্ষ থেকে সে তার বোনদের জন্য ভালো খাবারের আয়োজন করে মুরব্বী মাতব্বর এদের জন্য খাবারের আয়োজন হয় তখন ওই মাতব্বররা ওই মেয়েগুলোকে একেবারে মনে হয় যেন ভিক্ষুকের মতো তারা এখানে এসে হাজির হয়েছে অসহায়ের মতো তারা তাকিয়ে থাকে মাতব্বরদের মুখের দিকে মাতব্বররা তখন বিভিন্ন ধরনের অবস্থা বর্ণনা করে যে অমুক অমুক তো তোমাদের ভাই তার এতগুলো সন্তান বড় অসহায় অবস্থায় আছে আর তোমরা হতো স্বামীর বাড়ি থেকে এই বাবার বাড়িতে তোমরা যদি আসো তোমাদের মেহমানদারি এগুলো করার তো দায়িত্ব এদেরই তোমাদের প্রয়োজনীয় এদের খরচ করতে হয় আরো অপরাপর আত্মীয় স্বজন সবাই এখানে আসে এই ধরনের বিভিন্ন অবস্থাগুলো ওই ছেলে সন্তানগুলোর অসহায়ত্ব তুলে ধরে ধরে এরপরে বলে তুমি তোমার স্বামীর বাড়ি শুধু ভাবে আছো আর এই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে সম্পদ নিয়ে কি লাভ এই বিভিন্ন ভাবে তাকে নিরুৎসাহিত করে দায় মুক্তির জন্য কিছু একটা তারা প্রস্তাব করে যে তার একটা সম্পদ সাধারণভাবে একটা অনুমান করে নেয় যতটুকু অনুমান করে তার চেয়ে অনেক কম তারা বলে যে তুমি ভাগে এতটুকু পাও এখন কতটুকু হলে তুমি খুশি হও তো কিছু তোমার গিয়ে দেওয়া দরকার একবারে তো বঞ্চিত করা যায় না তখন তখন ওই মেয়েরাও তো হয়তো মুরুব্বীদের উপরই ছেড়ে দেয় নিজেরা আর বলে না না বলে মুরুব্বীদের উপর ছেড়ে দেয় তখন এই মাতব্বররা তখন তারা নিজেরা নিজেদের একটু পরস্পরের মধ্যে মত বিনিময় করে নেয় নিয়ে তারা নিজেদের মধ্যে একটু মত বিনিময় করে নিয়ে তখন তারা যত সামান্য প্রস্তাব করে একটুটুকু নাও নিয়ে তাদেরকে মুক্তি দাও তখন এই মেয়েরা তো এমন অবস্থায় যে তারা নিরুপায় এর বেশি দাবি করলে তো পাবে না এর চেয়ে বেশি দাবি করলে তো তারা পাবে না এই জন্য এক পর্যায়ে তারা ইচ্ছার বিরুদ্ধেও নিরুপায় হয়ে তারা সামান্য না পাওয়ার চেয়ে একটু পাইলো এতটুকুই তারা সন্তুষ্ট হয়ে যায় আর সেখানে উপস্থিত রাখে তারা একজন আলেমকে বন্টনের সময় একজন আলেমকে তারা উপস্থিত রাখে আমি আমার এমন উস্তাদকেও দেখেছি খুব ভালো আলেম তিনি এমন ভাবে কথা বলেছেন যে এখন তো এমন এক জামানা যেখানে তো আর ইসলামের পরিপূর্ণ চালু নাই নিয়ম ইসলামের তো সব কিছু নিয়ম কানুন চালু নাই আখির জমানা চলে আসে এখন এই কোরআনের বিধান অনুযায়ী যেহেতু সমাজের কোনো কিছুই চলছে না সেহেতু এখানে আর সামান্য একটু বিষয়ে আর কতটুকু ইসলামের এখানে মানা সম্ভব তিনিও কিন্তু অবস্থার আলোকে মনে করেন তারা যে রায়টা দিচ্ছে ওটাই সঠিক তাদের এই জুলুমের হুকুমটাকেও ওই হুজুর সমর্থন করেন আর হুজুরকে আগে ওই ছেলেরা মোটিভেট করে নিয়ে আসে কিছু টাকা দেয় আর কিছু টাকা দিলে পরে তো হুজুরের নেই খুশি তারা যা চায় সেই পথটাই সেই পক্ষে নিয়ে রায়টা দেন এইভাবে সমাজের এই আহবার এবং রুহবান অধিকাংশ তারা মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করছে এবং মানুষকে আল্লাহর দিন থেকে ফিরে রাখছে একটা জিনিস দেখবেন যে আল্লাহ অত্যধিক ইনসাফপূর্ণ এখানে আয়াতটিতে বাক্য গঠন করেছেন বলেছেন কি ইন্না কাসিরম মিনাল রুহবান সকল আহবার এবং রুহবান বলেন নাই অধিকাংশ বলেছেন অধিকাংশ আহবার এবং রুহবান জনগণের মাল ভাবে খায় ভাবে খায় তাহলে বোঝা গেল কিছু সংখ্যক এ থেকে মুক্ত যারা জনগণের মাল অবৈধ উপায়ে খায় না মানুষকে আল্লাহ দিন থেকে ফিরায় না এমন কিছু সংখ্যক আহবার এবং রুবানও আছেন এমন কিছু আহবার রুবান আছেন যারা এটা খায় না যারা খায় না তাদেরকে আল্লাহ ইনসাফপূর্ণ বাসায় তাদেরকে এখানে রুকসর দিয়েছেন কিন্তু অধিকাংশই অবস্থা এমন যেমন আমরা আজকে এই দেশে আমরা ভুক্তভোগী চোখের সামনে দেখছি অধিকাংশ আহবার এবং রুহবান এদেশের এই বিভিন্ন ভাবে তার হারাম উপায়ে ভক্ষণে অভ্যস্ত তাদের সম্পদ অবৈধ উপায়ে তারা গড়ে তুলছে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম দায়িত্ব পাওয়ার পর দিনের পথে চলতে গিয়ে এমন অর্থনৈতিক সংকটে অপতিত হয়েছেন যে দুই দিন তিন দিন পর্যন্ত কোনদিন খাবার পাননি অথচ আরবের সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহাকে বিয়ে করার পর তিনি তার সমগ্র সম্পদ রাসুলের হাতে তুলে দিয়েছিলেন এত সম্পদের মালিক তিনি ছিলেন কিন্তু সেই সম্পদ দিনের কাজে এগুলো খরচ হয়ে গেছে তিনি নিঃস্ব হয়ে গেছেন এমনকি মদিনায় আসার পর কিছু আনসার সাহাবি তাদের বাগানের কিছু কিছু খেজুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পরিবারের জন্য কিছু খেজুর গাছ বরাদ্দ করেছিলেন তারা বাগানের কিছু গাছ নির্দিষ্ট করে দিলেন এই গাছগুলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের পরিবারের জন্য খাইবার বিজয়ের পরে যখন মুসলমানরা প্রচুর গণিমতের অধিকারী হলেন এবং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বনি কুরাইজার বিজয়ের পরে যখন বিভিন্ন ফাই সম্পদ লাভ করলেন যেগুলো ছিল রাসুলের নিজের পরিবারের জন্য নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে তখন ওই সাহাবাদের দেওয়া সেই বরাদ্দকৃত খেজুর গাছগুলো তিনি তাদেরকে ফেরত দিলেন আবু তালহার বাগানের কিছু গাছ এইভাবেই রাসুল সাল্লু আলাইসাল্লামের জন্য বরাদ্দ ছিল তিনি উম্মে আইমানকে দান করেছিলেন সেই গাছগুলো রাসুল নিজে দান করে দিয়েছিলেন আবু তালহার পরিবার থেকে হজরত আনাস রাজি আল্লাহানহুকে পাঠানো হলো রাসুল্লাহ সাল্লামের কাছে এখন তো রাসুল সাল্লামের ফায়ের সম্পদ অনেক এসেছে এখন তার ওই বরাদ্দগুলো বরাদ্দকৃত গাছগুলো আর দরকার নাই ওনার ফিরত আনার জন্য আনাস যখন গেলেন তখন সে উম্মে আইমান আনাসের গলায় গামছা পেঁচিয়ে নিলেন একটা কাপড় পেঁচাইয়া ধরলেন শক্ত করে বললেন যে আল্লাহর কসম এই গাছগুলো আমি দিব না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই গাছগুলো আমাকে দান করেছেন এটার মালিক আমি আমি তোমাদেরকে দেব না আনাস গলার মধ্যে কাপড় পেঁচাইয়া ধরছেন শক্ত করে এরপর রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম তাকে বলেন আমি তোমাকে অন্য জায়গা থেকে দিচ্ছি ওটা দিয়ে দাও এরপরও তিনি বললেন আল্লাহর কসম আপনার দান আমি ফিরিয়ে দেব না এরপর রাসুল্লাহ সাল্লাহ ওই গাছের চেয়ে দশ গুণ বেশি দিলেন তাকে দিয়ে এরপর ওটা ফিরত দিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অবস্থাটা এমন কঠিন অর্থনৈতিক সংকটপূর্ণ হয়ে গিয়েছিল রেসালতের দায়িত্ব পালন করার পরেও আল্লাহ তার নবীকে সমগ্র পৃথিবীর সব সম্পদ দিয়ে দিতে পারতেন কিন্তু দুনিয়ার সম্পদ তিনি চাননি আর আজকে সেই নবীর উত্তরসূরি বলে যারা দাবিদার দেখা যায় হয়তো অতি দরিদ্র পরিবারে তার জন্ম বাড়িতে আছে কুড়েগড় বড় একজন আলেম হয়ে গেছে ওয়াইজ হয়ে গেছে বা তার কোন তরিকার পীর হয়ে গেছে দেখা যায় তার বাড়িতে বড় বড় অট্টালিকা গড়ে ওঠে সম্পদের পাহাড় এসে জমা হয় রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের উত্তর সুরি দাবি করার পর তাদের কাজটা কি ছিল তাদের সকল প্রকারের চেষ্টা সাধনা পরিশ্রম কষ্ট সবকিছু থাকবে আল্লাহর জন্য আল্লাহ রাসুলের জন্য আল্লাহর দিনের জন্য দুনিয়ার জন্য হবে না কিন্তু তারা দুনিয়ার মুহে পড়ে দুনিয়ার সম্পদের মুহে পড়ে দিনকে তারা পিছনে ফেলে দিয়েছে যে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি দুনিয়ার কারণেই দুনিয়ার মুহে পড়ে তারা এ সকল অবৈধ হারাম ব্যবসাগুলো করছে তাবিজের ব্যবসা করে ওয়াজের ব্যবসা করে আর তাগুতি সেই কাফের কুফরদের পক্ষ নিয়ে তারা বিভিন্ন ধরনের ফতোয়া দেয় তাদের কর্মসূচি বাস্তবায়ন করে শুধুমাত্র দুনিয়ার লুবে পড়ে তারা এর বিনিময়ে যা কিছু কামাই করছে সবগুলো হারাম আর তাদের এই কর্মটা হলো কুফুরি কর্ম আল্লাহ দিন থেকে বিচ্ছুত কাফের কুফার তাহুতের পক্ষ নেওয়ার কারণে তারাও তাহুত কুফারে পরিণত হয়েছে এদের সেই পরিচিতিটা আমাদের ভালো করে বুঝে শুনে সে আকিদা পোষণ করা দরকার এগুলোর শুরুতে কিন্তু এই আয়াতগুলো শুরু কিন্তু একটা জায়গায় সেটা হলো কয়াতিল হুম ওইখান থেকে শুরু তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এই যে আহলে কিতাব যাদের এই পরিচয়ে তুলে ধরা হচ্ছে ধারাবাহিক ভাবে নিয়ে আসা হয়েছে এদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম আল্লাহ দিয়েছেন তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো এই আহবার এবং রুহবানদের বিরুদ্ধে যুদ্ধ করো আর এটা কুরআন মজিদের একটা বৈশিষ্ট্য এত সুন্দর এই পরে দেখবেন তাবুকের যুদ্ধের ঘোষণাটা আসছে এর কয়েক আয়াত পরেই দেখবেন তাবুকের যুদ্ধের ঘোষণাটা আসছে এই তাবুকের যুদ্ধটা মূলত ছিল আহলে কিতাবের বিরুদ্ধে রুমের অধিবাসীরা ছিল নাসারা রুমের অধিবাসীরা ছিল রুম সম্রাট এবং তার অনুসারী যারা ছিল এবং তাদের সাথে যারা একাত্মতা পোষণ করেছিল তাদের আনুগত্য স্বীকার করে নিয়েছিল তার রাজ্যটা বিস্তৃত হয়েছিল সিরিয়া পর্যন্ত মদিনার কাছাকাছি সেই সিরিয়া পর্যন্ত এরা ছিল খ্রিস্টান এরা আহলে কিতাব সেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করাটা একটা বড় একটা আকিদাগত একটা সংকটপূর্ণ বিষয় ছিল এতদিন কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে কিন্তু এদের বিরুদ্ধে যুদ্ধ করাটা ওই কাফের মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করার মতোই ইমান দ্বারা মনের মধ্যে এই ধরনের শক্তি পাবেন কিনা না নাদিদা সংকোচে ভুগবেন এই জন্য এরা আহলে কিতাব নাম ধারণ করার পর তাদের পরিচিতি তাদের আকিদা বিশ্বাস তাদের এবাদত তাদের আমল সব কিছু তুলে ধরা হচ্ছে আর সবকিছু তুলে ধরে বোঝানো হচ্ছে ওই কাফের মুশ্রিক যাদের বিরুদ্ধে তোমরা আগে যুদ্ধ করেছ এদের এবং এদের মধ্যে কোন তফাত নাই এরা একই এই কথাটাই বোঝানোর জন্য কোরআন মজিদে দারাভাই ধারাবাহিকভাবে এই কথাটুকু নিয়ে এসেছেন এবং এই প্রেক্ষাপট চিরকাল একই রকম হবে এখনো প্রেক্ষাপটটা এমনই এই জন্য মুজাহিদিনরা যাতে সংকোচে না ভুগে যে এরা তো কিতাব কিতাবদারি এরা তো কোরআন মজিদ তেলাওত করে এরা আমাদের মতোই সালাপ সিয়াম পালন করে দেখতে এরা মুসলমানদের মতোই এদের মনে হয় আর মুসলমানদের নাম দাম পোশাক পরিচয় সবকিছুই আছে এই কারণে মুজাহিদিনগণ বিভ্রান্তিতে পড়তে পারেন এই বিভ্রান্তি কাটানোর জন্য আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন এগুলো যে এরা এদের পরিচয় এটা এরা আগেরই পরিচয়গুলোর পর এই পরিচয়গুলো তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে আত্মসাত করে আর এই আত্মসাতের পন্থা বিভিন্ন রকমের আর এর সর্বশেষ যে কাজটা করে সেটা তারা আল্লাহর পথে বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানুষ যাতে আল্লাহর পথে আসতে না পারে আল্লাহ দিনের পথে চলতে না পারে আল্লাহ দিন জানতে না পারে বুঝতে না পারে তোর জন্য এরা হলো সবচেয়ে বড় একটা দেওয়াল মানুষের সেই আকিদা বিশ্বাসের সামনে মানুষের আনুগত্যের সামনে বড় একটা দেয়াল দাঁড় করিয়ে রেখেছে তারা ওই দেয়ালটা ভাঙ্গা দরকার ওই দেয়ালটা যদি ভেঙ্গে চুরমার করা না যায় মানুষ দিন জানতে পারবে না মানুষ দিন মানতে পারবে না এই জন্য দিন জানা এবং মানার সামনে এই ধরনের সবচেয়ে বড় প্রতিবন্ধক হল এই কিতাবদারি আর এবং রুহবানদের দাঁড় করানো এই বড় দয়ালটি তারা নিজেরাই দেয়ালটা কি তারা নিজেরাই তারা মানুষের সামনে ইসলামের একটা পরিচিতি তুলে ধরে ইসলাম হলো এই যেই ইসলাম তুলে ধরলে তাদের অবৈধ ব্যবসা বাণিজ্য অক্ষত থাকবে অবৈধ উপায়ে মানুষের সম্পদ আত্মসাত করার এই পন্থাগুলো উন্মুক্ত থাকবে এই উদ্দেশ্যেই তারা ইসলামের ইসলামের সেই দান্ত পরিচিতিটা মানুষের সামনে তুলে ধরে মানুষ কখনো তাদের কাছ থেকে দিন জানতে পায় না ইসলাম জানার সুযোগ পায় না এরা কোরআন এবং হাদিসের সঠিক পরিচিতি মানুষের সামনে তুলে ধরে না মানুষের সামনে ইসলামের নামে বিভিন্ন ধরনের বাতিল আকিদা বিশ্বাসকে তারা তুলে ধরে যেমন সেই বাতিল আকিদা বিশ্বাস ধর্মীয় লেভেলে তেমনি ভাবে এটাকে রাজনৈতিক লেভেলেও সেই ভ্রান্ত আকিদা বিশ্বাসগুলো তুলে ধরা হয় ধর্মীয় লেভেলের মধ্যে দেখবেন যত প্রকারের বিদাত এবং শির্কের প্রচলন এই জমিনে হয়েছে এগুলো আলেম নামদারি এই লোকেরা করেছে এই আহবারুল বান্দা করেছে এটা সাধারণ সলিমুল্লাহ কলিমুল্লাহ এটা করে না এটা বড় বড় হুজুরে কেবলা যেগুলো আছে তারা এই ধরনের ফিরক এবং বেদাতের প্রচলন তারাই ঘটায় সমাজে যখন একটা বিদাতের জন্ম হয় সেখান থেকে একটা সুন্না মিটে যায় আর যেই সুন্না মিটে যায় ওই সুন্না আর কোনদিন ফিরে আসে না এইভাবেই তারা দিনকে ক্রমান্বয়ে একটা একটা অংশ দিনের একটা অংশ তারা কেটে ফেলে কেটে ফেলে আর ওই জায়গায় তাদের বানানো একটা অংশ লাগিয়ে দেয় এক পর্যায়ে দেখা যায় তারা যে দিন মানুষের সামনে তুলে ধরছে এটা দিন নয় এটা ওই দিন নয় যেই দিন আল্লাহ মানব জাতির জন্য পাঠিয়েছিলেন এটা ওই দিন নয় যেই দিন আল্লাহর নবী মানব জাতির সামনে নিজে উপস্থিত থেকে আমল করে দেখিয়ে গিয়েছিলেন সেই দিন নয় এরা হলো মানুষের কাছে সেই কুফরি দিনকে প্রচার প্রসার ঘটিয়ে প্রতিষ্ঠিত করে সেটাকে নিরাপদ রাখতে চায় যে কাফের কুফার এটা করে এরা হইল সহায়ক তাদের আর কেউ যাতে এই কুফরি ব্যবস্থার মূলোৎপাটন করে দিনে হকের বিজয় সাধন করতে না পারে এই জন্য প্রথম বাধা হয়ে তারা দাঁড়ায় তারা তখন এসে হাজির হয়ে যায় এই হলো ইসলাম আমরা এই প্রকৃত ইসলামের পরিচয় ধারণ করে চলছি এরা নতুন মত পদ কোথা থেকে নিয়ে এসেছে ইসলামে তো মারামারি কাটাকাটি নাই ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম এইভাবে সকলের জন্য এইভাবে আসেনি এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের স্বাধীন মতের উপর ছেড়ে দেওয়া হয়েছে ইসলাম হলো ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগতভাবে পালন করবে এইভাবে তারা কথাগুলো বলে মানুষকে মানুষকে বিভ্রান্ত করে দিন থেকে বিচ্ছুত করে অথচ রাসুল্লাহ সাল্লু আলাই হাসাল্লাম বলেছেন উমির তু আন আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর না লোক পর্যন্ত লোকজন লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি মানুষ এই দুনিয়ায় নিরাপত্তা পাবে তখন যখন সকল মানুষ ইসলাম গ্রহণ করবে আল্লাহর এই জমিনে ইসলাম গ্রহণ না করে ইসলামের আনুগত্য স্বীকার না করে অথবা ইসলামের বিরুদ্ধাচরণ না করার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত কোন মানুষ নিরাপত্তা পারে না তাদের বিরুদ্ধে ততক্ষণ যুদ্ধ করতেই হবে শান্তি তখন প্রতিষ্ঠিত হবে যখন ইসলাম বিজয়ী হবে ইসলাম বিজয়ী হলে পরে শান্তি প্রতিষ্ঠিত হবে ইসলাম বিজয়ী না হওয়া পর্যন্ত কোথাও শান্তি আসবে না এই কথাগুলো এই আহবার এবং রুহবান গুরু মানব জাতির সামনে বলে না প্রকাশ করে না এরা হলো সবচেয়ে বড় প্রতিবন্ধক এরা আল্লাহর পথের বাধা এরা এই বড় বড় আলেম এবং দরবেশগণ পীরগণ পুরোহিতগণ এরা ইসলামের সবচেয়ে বড় শত্রু কাফের মুসিদগণ ইসলামের যেই ক্ষতি করতে পারে না সেই ক্ষতি এরা করে এই জন্য এদের পরিচয় প্রথম হতো নিজেদেরকে জানতে হবে এদের অবস্থা এদের আকিদা বিশ্বাস ভালো করে উপলব্ধি করতে হবে জানতে হবে তাদের কর্মপন্থা জানতে হবে যারা তাদের আকিদা বিশ্বাস এবং কর্মের মাধ্যমে কুফারদের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে জাহির করবে তখন তাদেরকে সন্দেহ সন্দেহাতীত ভাবে এদেরকে কাফের বলে ডিক্লারেশন করতে হবে এবং এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তার গায়ে যত লেবেল লাগানোই থাকুক না কেন বিভিন্ন সময়ে আমরা দেখেছি এই দুনিয়ায় যত বাতিল ইজমের জন্ম হয়েছে সেই বাতিল ইজমের দ্বারা কিছু সংখ্যক পরাজিত মানসিকতার অধিকারী দায়ীগণ বিভ্রান্ত হয়েছে তখন তারা ওই বাতিল মতবাদের গায়ে যখন মোকাবিলা করার মতো সাহস শক্তি হিম্মত তাদের নেই তখন তারা এর গায়ে ইসলামের একটা লেবেল লাগাতে চেষ্টা করে এক সময় এই পৃথিবীতে সমাজতন্ত্রের জয় জয়কার ছিল সারা পৃথিবীতে সমাজতন্ত্র ব্যাপক বিস্তার লাভ করেছিল সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে পৃথিবীর বিশাল অংশ কমিউনিজমের অধীনে চলে গিয়েছিল এবং দুনিয়ার সকল দেশগুলোতে তাদের অনুসারী বিভিন্ন দল গড়ে উঠেছিল আমাদের দেশও ওই জুয়ারে সেই কমিউনিজমের একটা বড় প্লাবন এসেছিল সেই সময়ে এদেশের কলেজ ইউনিভার্সিটিগুলোতে কমিউনিস্টদের একক আধিপত্য ছিল এদেশের কলেজ ইউনিভার্সিটিগুলোতে কমিউনিস্টদের একক আধিপত্য ছিল কোন ছাত্র যদি নিরাপদে তার ছাত্রত্ব ওখানে টিকে রাখতে হতো তাদের সমর্থক হতে হতো আর ওই কলেজ ইউনিভার্সিটি থেকে যারা বের হয়ে এসেছে এরাই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন যন্ত্রের মধ্যে এখন বসে আছে এখনো আপনারা যদি আদালত পাড়ায় খেয়াল করেন যত বিচারক এবং আইনজীবী আছে নাইনটি পার্সেন্ট কমিউনিস্ট পরবর্তী সময়ে কমিউনিজমের পতনের পরে অনেক কমিউনিস্ট তারা একটু কমিউনিজম থেকে একটু দুর্বল হয়েছে তারা তাদের গায়ে একটু ইসলামের লেবেল লাগানোর চেষ্টা করেছে আর এটা বড় কারণ হল এদেশের একদল আলেম তখন কমিউনিজমের পক্ষে ছিলেন সমাজতন্ত্রের পক্ষে ছিলেন এবং এই দেশে এমন অনেক বই তখন বের হয়েছিল যে বইয়ের নাম ছিল ইসলামী সমাজতন্ত্র এই বই পড়ছেন কিনা কেউ আমি জানি না ইসলামী সমাজতন্ত্র পড়ছেন কিনা কেউ জানি না মুজারফ মুজাফর কমরেড মুজাফর সে কমিউনিজম সেই কমিউনিস্ট পার্টি থেকে আলাদা হয়ে এসে ন্যাব গঠন করলো আর তার একটা অঙ্গ সংগঠন সে তৈরি করলো উলামা পার্টি এবং তার মূল মন্ত্র সংগঠনের দিল ধর্ম কর্ম সমাজতন্ত্র তার এই কমিউনিজমের গায়ের প্রথম তার মূল মন্ত্র যেটা সেটা হল ধর্ম এই কমিউনিস্টদের মধ্যে প্রথম যে কমিউনিস্ট ছিল কমরেড মৌলানা আব্দুর রশিদ অনেক কমরেড মৌলানা আছেন কিন্তু কমরেড মৌলানা আব্দুল সত্তার কমরেড মৌলানা আব্দুল সামাদ এই ধরনের অনেক কমরেড মৌলানা তখন জন্ম হয়েছিল এদেশে এই কমিউনিজমের সেই জোয়ারের সময় এই পরাজিত মানসিকতার অধিকারী লোকেরা তাদের গায়েও ইসলাম লাগিয়ে দিয়েছিল আজকের দুনিয়ায় গণতন্ত্রের জয় জয়কার গণতন্ত্রের যৌবন কাল তার শেষ পার পথে কোন এই দুনিয়ায় গণতন্ত্রের যৌবন কাল শেষ পর্যায়ে পুরোরত্ব চলতেছে বার্ধক্য চলে আসছে বেশি বাকি নেই কিন্তু এই গণতন্ত্রের গায়ক যারা গণতন্ত্রকে কুফরি মতবাদ বলে তারা প্রচার করতেন বিশ্বাস করতেন তারা ওই গণতন্ত্রের গায়ে ইসলামের লেবেল লাগিয়ে দিয়েছেন ইসলামী গণতন্ত্র এই ধরনে দুনিয়ায় বিভিন্ন সময়ে কুফরি মতবাদের গায়ে ইসলাম লাগিয়ে দেওয়া হয়েছে লাগিয়ে দিয়ে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হয়েছে আর ওই কুফরি মতবাদকে সহযোগিতা করে এগিয়ে নেওয়া হয়েছে আর এগুলো করেছে ইসলাম নামদারি কিছু লোকেরা যারা ইসলামের নাম ধারণ করেছে এই ধরনের কিছু কাফের মুর্শিকগণ আমরা তাদেরকে কাফের মনে করি না এদেরকে কাফের মুর্শিক বলতে আমরা দ্বিধা সংকোচ করি কিন্তু আল্লাহর কোরআন এ ব্যাপারে কোন দ্বিধা সংকোচ রাখেনি যারা এই ধর্মের লেভেল লাগিয়ে মানুষের মাঝে আহ্বান এবং রুহবানের সুখ্যাতি অর্জন করে জনগণের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করে আর মানুষ যাতে আল্লাহর পথে আসতে না পারে সেই তাগতি কুফার শক্তির পক্ষই অবলম্বন করে তোর জন্য তারা এখানে নিজেদের সকল চেষ্টা নিয়োজিত রাখে ইসলামের পথে সবচেয়ে বাধা হয়ে এরা দাঁড়ায় এই আহবার এবং রুহবানদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম আল্লাহ দিয়েছেন এদের পরিচিতি হল যে এরা আসলে কাফের মুশ্রিকদের সহযোগী যদিও তারা মুসলিম পরিচয় ধারণ করে আছে যা আজকে আমরা দেখছি এই জমিনের মধ্যে অধিকাংশই এই পর্যায়ের والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আর যারা সোনা রূপা সঞ্চিত করে রাখে আর তা আল্লাহর পথে খরচ করে না তাদেরকে বড় ধরনের আজাবের সুসংবাদ দিয়ে দিন এটা ওই এদের আহবার এবং রুহবানদের কথার সাথে একই আয়াতের মধ্যে নিয়ে আসা হয়েছে যদিও এখানে ওয়াও দিয়ে এই শব্দটা এই অংশটাকে আলাদা করা হয়েছে অর্থাৎ এদের সাথেও যেমন সংযুক্ত অপরাপর আরো আছে এই কর্মের সাথে সংযুক্ত যে এই আহবার এবং রুহবানগণ যেইভাবে অন্যায়ভাবে অবৈধ উপায়ে জনগণের সম্পাদ সম্পদ তারা ভক্ষণ করে আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে আর তারা সোনা রূপা সঞ্চয় করে আল্লাহর পথে খরচ করে না তাদেরকে বড় ধরনের আজাদের সুসংবাদ দিয়ে দিন তাদেরকে ওই আহবার এবং রুহবানদেরকে এখানে অতিরিক্ত আর যাদের বলা হয়েছে তারা এই আহবার এবং রুহবান ছাড়া দুনিয়ায় শাসন কর্তৃত্বের অধিকারী যারা হয় যে বাতিল শাসন কর্তৃত্বের অধিকারী যারা হয় সেই শাসন কর্তৃত্বের অধিকারী হওয়ার পর জনগণের মাল সম্পদকে তারা নিজেদের সম্পদের মতোই তারা সেগুলোকে কুক্ষিগত করে সেই সম্পদগুলোকে তারা গ্রহণ করে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে প্রতারণার মাধ্যমে জালিয়াতির মাধ্যমে তারা যে কোনো অবৈধ উপায়ে সেই সম্পদগুলোকে তারা কুক্ষিগত করে যারা তাদের শাসন কর্তৃত্ব লাভ করার সুযোগ নিয়ে তারা এই কাজগুলো করে তারাও এর মধ্যে সামিল আহবার এবং রুহবানদের সাথে এরাও সামিল চিরকাল এই দুনিয়ায় প্রতিষ্ঠিত ক্ষমতাসীন গোষ্ঠী এবং ধর্মীয় স্বার্থবাদী গোষ্ঠী পরস্পরের একটা আতাপ ছিল ইসলামের বিরোধিতা করার ব্যাপারে চিরকাল সবসময় দুনিয়ার মধ্যে এটা ছিল এই দুই শ্রেণীর মধ্যে গভীর একটা গোপন চুক্তি ছিল ইউরোপে যখন শিল্প বিপ্লব হয় সেই সময় জার এবং কাইজারের মধ্যে যে গোপন চুক্তি ছিল যা ওই সময় মানুষটা বুঝতে পারেনি সেখানে গির্জার পুরোহিত আর শাসন কর্তৃত্বের অধিকারীর মধ্যে একটা বাদ বাটোয়ারা হয়ে গিয়েছিল দেশ শাসনের দায়িত্ব হল শাসন পরিচালনাকারী যারা থাকবে তাদের তাদের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকবে না আর ধর্মীয় ব্যাপারে সকল অর্ডিনেন্স সকল কর্তৃত্ব থাকবে গির্জার সেখানে শাসকদের কোনো অধিকার থাকবে না এই চুক্তিতে তারা লিপ্ত হল এই হিসাবে উভয়ে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে তাদের শাসন চালাতে পারল জনগণ দুই দিক থেকে তখন শোষিত হতে থাকল একদিকে শাসন কর্তৃত্বের অধিকারী যারা শাসকদের কাছ থেকে তারা শোষিত হয় শাসকরা তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ট্যাক্সের মাধ্যমে তারা তাদের কাছ থেকে সম্পদ নেয় সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে তারা সম্পদ নেয় আর এই গির্জাবাসীগণ ধর্মের নাম দিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নজর নিয়ে তুফা আদায় করে দুই দিক থেকেই জনগণ শোষিত হতে থাকে আর এই কাজে একে অন্যকে তারা সহযোগিতা করে গির্জার কর্তৃত্বের অধিকারী যারা পুরোহিত ছিল তারা জনগণকে তারা বুঝাতে থাকলো যে ধর্মীয় ব্যাপারটা আছে শুধুমাত্র আমাদের কর্তৃত্ব তোমাদের উপর কিন্তু শাসন কর্তৃত্বের ব্যাপারে আমাদের কিছু নাই তোমরা এই শাসকদের হুকুম মেনে চলো জনগণ যদি কোথাও ওই শাসকদের শোষণের বিরুদ্ধে তারা যদি মাথা তুলে দাঁড়াতো তখন এই গির্জা থেকে তাদেরকে দমন করা হতো ফতুয়া দিয়ে তাদেরকে দমন করা হতো এইভাবে তাদের গোপন চুক্তির ফলে উভয়ে জনগণের উপর তাদের দুই কর্তৃত্ব একসাথে চালালো চিরকাল এটা ছিল আজকেও আমাদের দেখি আমাদের এই দেশে এই দুইটা কর্তৃত্ব একসাথে চলছে একদিকে যেন যেমন শাসন করছে তাহুতি সরকারগুলো আর তাদের পৃষ্ঠপোষকতা সমর্থন দিয়ে সহযোগিতা করে চলছে আরেক দল আহবার এবং রোহবান আলেম এবং পীরপুর হিতগণ তাদের মধ্যে কোনো ধরনের সংঘাত নেই তাদের কোথায় ওই ইউরোপের ওই শিল্প বিপ্লবের আগে যে চুক্তি ছিল গির্জা এবং শাসকদের মধ্যে এখানেও এখানে একটা গোপন একটা চুক্তি শাসকরা বলে ধর্ম পবিত্র জিনিস রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নাই এর দ্বারা তারা কি বুঝায় ধর্মটাও পবিত্র রাজনীতিটা অপবিত্র সেই পবিত্র ধর্ম পবিত্র জায়গায় কাজ আমাদের এই নষ্টামি নোংরামির রাজ এই অপবিত্র রাজনীতির সাথে এটার সংযোগ গঠাতে হবে না এটা করানোর প্রয়োজন নেই এটার সাথে কোনো সম্পর্ক নাই আর সেই ধর্মের দ্বারক বাহক যারা তারা তারা কি করে যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই মুসলমানদের ধর্মের প্রধান কেন্দ্র মসজিদ মসজিদ অধিকাংশ মসজিদে লেখা দেখবেন একটা ছোট্ট সাইনবোর্ড লেখা থাকে মসজিদে ধর্মীয় রাজনৈতিক আলোচনা নিষেধ লেখা থাকে মসজিদের মধ্যে রাজনৈতিক আলোচনা নিষেধ এরাও মনে করে যে আমাদের ধর্মটা পবিত্র রাজনীতির সাথে আমাদের সম্পর্ক নাই তারাও বলে যে ধর্মটা পবিত্র ধর্মটা পবিত্র জায়গায় থাকুক আমরা অপবিত্র আছি আমরা অপবিত্রই থাকি এই পবিত্রতার সাথে অপবিত্রের মিলানোর দরকার নাই পরস্পরে একটা একই সেম বাক্য তারা বলে একে অন্যের পৃষ্ঠপোষক একদল রাজনীতি মুক্ত ধর্ম নিয়ে ব্যস্ত আরেক দল ধর্ম মুক্ত রাজনীতি নিয়ে ব্যস্ত পরস্পরে একে অন্যের সহায়ক শক্তি এই উভয়ই স্বার্থ একটা জায়গায় সেটা হলো দুনিয়া উভয় শাস্ত্রটা হলো এক জায়গায় সেটা হলো দুনিয়া পীর সাহেব তার খানকায় দুবড় ধরনের সেই মুড়িদানের সমাবেশ ঘটান বিভিন্ন মাহফিল করেন বছরে একটা মাহফিল হয় বিভিন্ন জায়গায় দেখবেন এই তো দুই তিন দিন আগে মনে হয় একটা বড় মাহফিল হয়ে গেছে এক পীর সাহেবের সেই পূজা মণ্ডপে এটা হয়ে গেল সেখানে মুরিদানগণ অর্থাৎ তার দীক্ষিতগণ সেখানে যায় বিভিন্ন ধরনের হাদিয়া তুফা নিয়ে পীর সাহেবের সারা বছরের বিরাট একটা সঞ্চয় হয় এই সময়ে এত ভক্ত মুরিদানগণ যখন সেখানে যায় যাওয়ার পরে তারা তো প্রত্যেকে খালি হাতে যায় না সেখানে কত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এসব তো যাই টাকা পয়সা সোনা দানা কিছু বাকি নাই সব কিছু যায় মুড়িদান যাওয়ার সময় খালি হাতে যায় না মূলত তার বাৎসরিক একটা কালেকশন করার এক সময় যেভাবে জমিদাররা এদেশে এই প্রতাপা ছিল তার বাৎসরিক খাজনা আদায় করার জন্য সেখানে তারা একটা অনুষ্ঠান করত সবাই গিয়ে এখানে হাজির হতো খাজনা পরিশোধের জন্য যেই প্রথাটা চালু আছে আমাদের ব্যবসায়ীদের মাঝেও এটা কি হালশ্রম খাতা ওটা তো জানি কিনা সবাই হাল খাতা এটা অনেক সময় কি বৈশাখ মাসের প্রথম তারিখে করে নাকি জানি বছরে দুইবারও করে আচ্ছা, অধিকাংশ জায়গায় একবারই করে তো এই ধরনের ওইটা হলো তার কালেকশনের জন্য ব্যবসা বাণিজ্য করছে যত মানে মাল বাকি পত্র বিক্রি টিক্রি হয়েছে সেগুলো যাতে আদায় করার জন্য এটা করা হয় আর এই পীর সাহেব কোন বছরে একটা এই ধরনের হালকাতা করেন যত মুড়িদান সরাই চিঠিয়ে আছে সকল যাতে অন্তত সবসময় তো আসতে পারে না বছর অন্তত একবার আসুক এসে সারা বছরে তার কাছে জমা যত হাদিয়া তুফা বেড বেগার যা আছে সবগুলো নিয়ে এসে হাজির হয়ে যায় এই পথে এই সভাপতি সরকার তাদেরকে সহযোগিতা করে তাদের এই ধর্মীয় কর্মকাণ্ডে তাগুতি সরকারগুলো তাদেরকে সহযোগিতা করে আপনারা অনেকেই হয়তো জানেন যে তবলিক জামাত সম্পর্কে অনেকের ধারণা যে সেখানে যারা চিল্লা দিতে যায় নিজের টাকা খরচ করে সেখানে যেতে হয় এটা মনে হয় অনেকেই জানেন এটা হলো একেবারে নিচ লেভেলের কথা একেবারে প্রথম যারা আসবে তারা নিজের পকেটে টাকা দিয়ে তিন দিন সাত দিন বা এক চিল্লা তিন চিল্লা দেয় এটা নিজের পকেটে টাকা দিয়েই দিতে হয় হ্যাঁ তবে এর মধ্যে তারা দেখে আবার যে একটা দেখে যে অনেকের চিল্লা দিতে যাবে এক চিল্লা টাকার মতো তার সামর্থ্য নাই তখন তারা বলে কি হ্যাঁ আমরা তো অনেক ভাইয়ের আছি না আমরা চিল্লার ভাইয়ের আছি আমরা সকলে আমরা সহযোগিতা করব এরপর দেখবেন যে এক চিল্লা তিন চিল্লা দেওয়ার পরে মধ্যে তাদের কিন্তু গ্রেড আছে গ্রেড অনুযায়ী যে উপরে যায় তখন এক দেশ থেকে আরেক দেশে তাকে সফরে যেতে হয় বিমান ভাড়া সহ লক্ষ লক্ষ টাকা প্রয়োজন হয় তার হতো হাজার হাজার দেওয়ার সামর্থ্য নাই কোথা থেকে আসে এই তুরাসিরে আপনারা কুঠি কুঠি টাকা খরচ হয় এটা জানেন কিন্তু তবলিগের কোন ভাই তো এখানে কোনো চাঁদা দেয় না তাদের মধ্যে তো চাঁদার কোন পদ্ধতি নাই আসলে এদের উপরে হলো সম্পূর্ণভাবে তাদেরকে ডোনেশন যারা করে সেই ডোনেশনটা আছে আমেরিকা থেকে আমেরিকা তাদেরকে তাদের ফান্ড দেয় তাদের সহযোগিতা করে তবলিগের শীর্ষ অনেক মুরব্বী আছেন বিলাস বিশাল বিশাল বাড়ির মালিক বিপুল সম্পদের মালিক আর ভক্তবৃন্দ এই মুরব্বীর গুণগান তারা যদি কারো সাথে মিশেন দেখবেন কোন মুরব্বীর কত টাকা কত সম্পদ কতটা বাড়ি আর কিভাবে তিনি আল্লাহর পথে দান খৈরাত করছেন মিলিয়ে দিচ্ছেন আসলে তার ওই সম্পদ নয় তা ইসলামের দুশ্মনরা এই সম্পদ দিয়েছে আর ওই সম্পদটা নিজে বুক করে চলছেন আর এখান থেকে কিছু তিনি বিলি করছেন খয়রাত করছেন লোকদেরকে দেখাচ্ছেন এতে করে এদের মাধ্যমে যেহেতু কুফারদের কোনো ক্ষতি হচ্ছে না কাফের মুশ্রিকের কোনো ক্ষতি হচ্ছে না সেহেতু তারা তাদেরকে সহযোগিতা করে আর এরাও একেবারে খুশিতে আটকানা যে দুনিয়ার সকল মানুষ আমাদের সহযোগিতা করে ইসলামের কত মহান ইসলামের সেই মর্যাদা তারা তুলে ধরে এটা ইসলামের একটা আলাদা একটা মর্যাদা যে কাফির কুফারও আমাদের সহযোগিতা করে আসলে এই শয়তান গুলো বুঝতে পারে না যে কাফের কুফাররা সহযোগিতা কেন করে এটা তারা বুঝতে পারে না সাধারণ মানুষ একেবারে অন্ধ হুবা এগুলা বুঝতে পারে না কিন্তু উপরে যারা পরিচালনা করে এরা ভালো করে বুঝে শুনেই তারা করছে এদেশের মানুষকে তারা ইহুদিজমের দিকে খ্রিস্টানিজমের দিকে নিয়ে যাচ্ছে আহবার এবং রুহবানগণ আল্লাহ দিন থেকে বিচ্ছুত করে এই মানুষগুলোকে যেইভাবে কুফরি পথে নিয়ে গিয়েছিল এরাও তাই করে চলছে আর এদের সকলের উদ্দেশ্য এক জায়গাতেই সেটা হল দুনিয়ার মোহ ওই শাসকরা যেমন অবৈধ উপায়ে জনগণের সম্পদ তারা প্রসাদ করে কুক্ষিগত করছে এরাও সেই ধর্মের লেবেল লাগিয়ে তারা তাদের দুনিয়ায় তাদের সুনাম সুখ্যাতি সম্পদ সবকিছু আহরণ করছে সেইগুলো জমা করে রাখছে উভয়ের উদ্দেশ্য একটা সেটা হলো দুনিয়া এই জন্য আল্লাহ দিনের পথে জিহাদ করা সেখানে নিজের সম্পদ ব্যয় করা এই কষ্টকর কাজ এরা কখনো পছন্দ করে না বরঞ্চ এরা অত্যধিক আরামে তারা দিনের দাওয়াতে সময় কাটানোর জন্য তারা বেশি আনন্দ অনুভব করে এই লোকদের কথাই মূলত এখানে বলা হয়েছে যে তারা তাদের সোনার উপা সঞ্চিত করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না সেই সকল লোকদেরকে আল্লাহ রাসুলকে হুকুম দেন সাবাসির হুম দিয়ে আজাবিন আলিম তাদেরকে বড় ধরনের আজাবের শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন তাদের জন্য কি শাস্তিগুলো আছে হাসরের ময়দানে এই সঞ্চিত সম্পদ যারা রেখে গেল যেই সম্পদের তারা জাকাত প্রদান করেনি যেই সম্পদটাকে আল্লাহর পথে তারা খরচ করেনি এই সম্পদটা রেখে গেল হাসুরের ময়দানে এই সব সম্পদটা হবে বড় অজগর সাপ সে সাপটা তার দিকে তেরে আসবে সে দেখি তখন পালাবে আর তাকে দমক দিয়ে বলবে দূর হোক তুই কি আমি তো চিনতে পারলাম না আমাকে তারা করছিস কেন তখন ওই সাপ তাকে বলবে আমাকে চিনতে পারছিস না আমি তো তোর ওই কষ্টে উপার্জিত ওই সম্পদ যেই সম্পদ তুই দুনিয়ায় রেখে এসেছিলে আমি ওই সম্পদ আমাকে চিনতে পারছিস না এই বলে সে তাকে তাড়িয়ে যাবে গিয়ে তাকে যেখানে শরীরের যে অঙ্গটাই প্রথম পাবে সেখানে কামড় দিয়ে ধরবে তার হাতগুলো চিপাতে থাকবে তার সারা শরীর তখন চিবাবে তার চিবাতে থাকবে আর ওই সাপের দুই চোখের উপরে থাকবে দুইটা তিরক ছিন্ন দুইটা চিহ্ন থাকবে খুব বড় ধরনের বিশ্বদর সাপ সেটা আর এইভাবে তাকে হাসরের ময়দানের বিচার পর্যন্ত তাকে চিবাবে এরপর হয়তো আমল তাকে জান্নাতে নিবে অথবা জাহান নামে নিবে কিন্তু তার এই সম্পদ সেদিন তার এই বিষদর সর্প হয়ে তাকে এইভাবে দংশন করবে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম একদিন ফুটবা দিতে গিয়ে বললেন বললেন সোনার উপর মালিকদের জন্য ধ্বংস এই কথাটি তিনি তিনবার বললেন তখন সাহাবা যারা উপস্থিত ছিলেন তাদের কাছে বিষয়টা এত বড় ধরনের কঠিন মনে হল যে আমরা তাহলে এখন কি করব কোন সম্পদ আমাদের প্রয়োজন তারা নিজেদের মধ্যে বলাবর্তি করতে থাকলেন আর তাদেরই বলা শুনে হজরত উমর রাবজি আল্লাহ তখন বললেন তোমরা থামো আমি তোমাদের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লু আলহামের কাছ থেকে এই বিষয়টা আমি জেনে নেব তখন তিনি রাসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন আপনার এই কথাটা আপনার সাহাবাদের মধ্যে তো খুব বড় ধরনের কঠিন লাগছে তারা এখন জানতে চাচ্ছেন যে সোনার উপর মালিকদের জন্য যদি ধ্বংস হয় তাহলে আমরা কোন সম্পদটা এখন আমরা রাখব তখন তিনি বললেন তোমরা ওই সম্পদটাই তোমরা ধারণ করবে তোমাদের ওইটাই সবচেয়ে বড় উত্তম সম্পদ সেটা হলো এক নাম্বার আল্লাহর স্মরণকারী জিব্বা যে জিব্বা সবসময় আল্লাহর স্মরণে লিপ্ত থাকে আর ওই অন্তর যেই অন্তর সব সময় আল্লাহর শক্তি আদায় করে সেই অন্তর তোমরা নিজেরা নিজেদের গড়ে তোলার জন্য তোমরা চেষ্টা করবে এটাই তোমাদের প্রকৃত সম্পদ আর তোমাদের দিনের পথে সাহায্যকারী স্ত্রী এই তিনটা সম্পদ রাখার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলে দিলেন এক হল আল্লাহ স্মরণকারী জিহিবা আল্লাহর সুক্রিয়া আদায়কারী অন্তর আর দিনের পথে সাহায্যকারী স্ত্রী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই কথাও বললেন কুল্লুহুম অখাইরু সমগ্র পৃথিবীটাই সম্পদ আর পৃথিবীর সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী মানুষের এই সঞ্চয়ের জন্য এই সম্পদ সবচেয়ে উত্তম এই তিনটা সম্পদের কথাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন সেটাতে আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন যেই সম্পদ হালাল উপায়ে উপার্জিত আর সেই হালাল উপায়ে উপার্জিত সম্পদ থেকে তার জাকাত আদায় করা হয় সেটা এই কাঞ্জের মধ্যে সামিল নয় সেটা সঞ্চিত সম্পদ নয় এটা সঞ্চিত সম্পদ এক হলো যেটা অবৈধ উপায়ে অর্জন করা হয় সেটা যদিও সেখান থেকে জাকাত আদায় করা হয় তথাপিও হারাম উপায়ে উপার্জিত সম্পদ থেকে জাকাত দিলে ওইটা হালাল হয় না পবিত্র হয় না এক নম্বর হলো ওইটাই সঞ্চিত সম্পদ যেটা বিশদ সর্প হবে যেটা হারাম উপায়ে উপার্জিত দ্বিতীয় হলো হালাল উপায়ে উপার্জিত কিন্তু সে হালাল সম্পদ থেকে জাকাত দেওয়া হয় নাই সেটাও সেই কাঞ্জের মধ্যে সামিল এই দুইটা কথাটা পরিষ্কার যা হারাম উপায়ে যেটা অর্জন করা হয় সেই সম্পদ জাকাত দিলেও তা হালাল হয় না পবিত্র হয় না ওই হারাম উপায়ে উপার্জিত সম্পদের সমগ্রটাই কেউ যদি দান করে দেয় তথাপিও এটা তার ওই সঞ্চিত মালের মধ্যে সামিল হবে কারণ এই মাল দান করা তার কোন অধিকারও নাই কেন তার মালিক সে নয় সে অবৈধ উপায়ে এই সম্পদ উপার্জন করেছে রাসুল্লাহ সাল্লাই বলেছেন লা কিয়ামতের দিন কোন বনি আদম তার পাওতা নড়াতে পারবে না হাত্তা সুইলা যতক্ষণ না তারে পাঁচটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর সেই প্রশ্নের জবাব না দিবে এক নম্বর হল আন উমারিহি ফিমা আপনা وعن شبابه فيما أبلى وعن ماله أين اكتسب وأين أنفقه وعن علمه فيما عمل পাঁচটি প্রশ্ন করা হবে প্রথম হলো তার জীবন কাল সম্পর্কে তার হায়াতে জিন্দগি সে হায়াতে জিন্দগি দুনিয়ায় সে কিভাবে অতিবাহিত করেছে তার পুরা জীবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে সমগ্র জীবনের পুরা রিপোর্ট তখন তার কাছে চাওয়া হবে এরপর বিশেষভাবে প্রশ্ন করা হবে তার যৌবন কাল সম্পর্কে সেই যৌবনের পরীক্ষা কিভাবে সে দিয়েছে আল্লাহ তাকে যৌবনের যে শক্তি দিয়েছিলেন সেই শক্তি কোন কাজে লাগিয়েছে সেই প্রশ্ন তাকে করা হবে এরপর প্রশ্ন করা হবে তার মাল সম্পদ সম্পর্কে সে মাল সম্পদ কিভাবে সে উপার্জন করেছে এরপর প্রশ্ন করা হবে তার উপার্জিত সম্পদ কোন পথে খরচ করেছে সর্বশেষ প্রশ্ন করা হবে তার এলিম সম্পর্কে সে এলিম অনুযায়ী সে কি আমল করেছে এই পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম হাসরের ময়দানে তার পাওটা নড়াতে পারবে না এই মাল সম্পদ যারা হারাম উপায়ে অর্জন করে সেই পুরা সম্পদটাই সেদিন তার বিশ্বদর সাপ হবে যে সাপ তাকে দংশন করবে তার সারা শরীর চিবাবে আর যেই সম্পদ হালাল উপায়ে উপার্জন করা হয়েছে কিন্তু সেখান থেকে জাকাত প্রদান করা হয়নি সেই হালাল সম্পদ সম্পদটাও হাসরের ময়দানে সেদিন ওই বিষদর সাপ হবে এবং তাকে চিবাবে দংশন করবে আল্লাহ সুবাহ এখানে এই বিষয়টা এমন ভাবে বর্ণনা করেছেন যেই বিষয়ের কারণে মানুষ দুনিয়ায় দিন থেকে বিচ্ছুত হয় এই দুনিয়ার সম্পদের কারণে এই দুনিয়া সম্পদের কারণে মানুষ দিন হারা হয় কুফরি পথে চলে যায় হারাম পথে চলে যায় এই সম্পদের লুপের কারণে এই জন্য এই বিষয়টা যে মানুষের জন্য কত বিপজ্জনক তার আজাবের আজাবের কারণ আল্লাহ শাস্তির কারণ এটা বর্ণনা করেছেন এরপর আরো স্পষ্ট করে এই বিষয়টা মানুষকে বর্ণনা করে এ থেকে বিরত থাকার জন্য আল্লাহ জানিয়ে দিচ্ছেন يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون সেই দিন এই সম্পদটাকে আগুন জাহান নামের আগুনের মধ্যে গরম করা হবে আর তা দিয়ে তার কপালে দাগ দেওয়া হবে তার পাঁজরের মধ্যে দাগ দেওয়া হবে তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে আর বলা হবে এটা হলো ওই সম্পদ যা তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে তাহলে এখন তোমার সঞ্চিত ওই সম্পদের স্বাদ গ্রহণ করো এটা কত বড় ধরনের একটা বিপজ্জনক অবস্থা যে দেখেন এখন যদি কেউ এই আয়াতটি নিয়ে একটু চুক বন্ধ করে কল্পনা করে যেন সে যদি হারাম উপায়ে সম্পদ উপার্জন করে থাকে অথবা হালাল সম্পদ থেকে ডাকাত দিয়ে না থাকে তাহলে সে যেন দেখতে পায় যে তার জন্য ওই সম্পদ তাকে জাহান নামের আগুনের মধ্যে সেটাকে গরম করা হচ্ছে আর গরম করার পর তার কপালের মধ্যে দাগ দেওয়া হবে তার পাঁচের মধ্যে দেওয়া হবে তার পিঠের মধ্যে দেওয়া হবে যদি কেউ এটা উপলব্ধি করে চিন্তা করে কেউ কোনদিন হারাম উপায়ে একটি পয়সা আহরণ করার কল্পনা করতে পারে না এই তিনটা জায়গায় বাদ দেওয়ার কথা বলা হয়েছে এটার কারণ মানুষের কাছে যখন ওয়ালা ইউম ফিকুন হাফি সাবিল্লা কথার শুনে যারা আল্লাহর পথে খরচ করে না যাদের সম্পদ আছে তাদেরকে যখন আল্লাহর পথে খরচ করার জন্য তাদেরকে আহ্বান জানানো হয় আর এই সম্পদের প্রতি যাদের লুব আছে সেই লুবি লুকেরা তখন তাদের কপাল কুছায় অসন্তুষ্টি প্রকাশ করে প্রথম কাজটা হইল তার এটা এই জন্য প্রথমে তার কপালে দেওয়া হবে এরপরও যদি তার কাছে ছাওয়া হয় তাহলে তখন তার পার্শ্ব পরিবর্তন করে তার দিক থেকে ফিরার চেষ্টা করে তখন তার পার্শ্ব পরিবর্তন করে এই জন্য তার পার্শ্বে সে দাগ দেওয়া হবে এরপরে যদি চাওয়া হয় তখন পিছন দিয়ে তাকে চলে যায় ফিট দেখায় এই জন্য সে সেটাকে সেই পিঠের মধ্যে দাগ দেওয়া হবে মানুষের এই অবস্থাটা আল্লাহর পথে দান না করার জন্য অবস্থাটা এই ধরনের তিনটা অবস্থা তার মধ্যে এসে যায় আল্লাহ সুবাহ এই অবস্থার কারণে তার তিনটি অবস্থায় তিনটা জায়গায় সেখানে সে আগুনের দাগ দেবেন সে আগুন সম্পদ গুলোকে লৌহ শলাকায় পরিবর্তন করবেন রূপান্তরিত হবে লৌহ শলাকায় সম্পদটা হবে তখন লোহা আর সেই লোহাটাকে আগুনের মধ্যে গরম করা হবে কোন আগুনে জাহান নামের আগুনে এই দুনিয়ার আগুনে নয় সেই জাহান নামের আগুনে এটাকে গরম করা হবে এরপর সেই লোহা দিয়ে তার কপালে তার পাঁচরে তার পিঠে দাগ দেওয়া হবে যদি কেউ এটা উপলব্ধি করে একটু চিন্তা করে যে আমি এই যে সম্পদের জন্য এখন আমি যা করে চলছি এই হারাম সম্পদের জন্য যা করে চলছি এই সম্পদটা তো আমার জন্য এই বিপদের কারণ হয়ে দাঁড়াবে এই সম্পদটাই আমার কষ্টের কারণ হবে আর এইভাবে আগুনের গরম করে আমার শরীরে এইভাবে দাগ দেওয়া হবে এটা কি কোনো সুস্থ মানুষ কখনো এটা কল্পনা করতে পারে যে এইভাবে লোহা গরম করে তার শরীরে এইভাবে দাগ দেওয়া হোক এটা কি কোনো মানুষ সহ্য করার মতো কল্পনা কখনো করতে পারে কখনো করতে পারে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 আল্লাহর কিতাবে তালিকা হয়েছে এর মধ্য থেকে চারটি মাস হল হারাম মাস মহাসম্মানিত এটাই হল সঠিক দিন আর এই মাস সমূহে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না অতঃপর তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করো যেইভাবে সর্বাত্মক যুদ্ধ তারা তোমাদের সাথে করে আর জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুতাকিদের সাথে রয়েছেন এখানে আরবের সেই মুশ্রিকিনদের কিছু চরিত্র তুলে ধরা হয়েছে আল্লাহ সুবাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছিলেন সেই দিনই তিনি কিতাবের মধ্যে লিখে রেখে দিয়েছেন বছরে মাস হল বারোটি যা গণনা করা হবে এই বারোটি মাস মুহাররাম থেকে জিল হজ পর্যন্ত ইসাই সন বা ওই বাংলা সন এগুলো নয় কিন্তু আল্লাহর কাছে গণনার জন্য মাস হল চন্দ্র মাস মুহাররাম থেকে জিল হজ পর্যন্ত এই বারোটি মাস এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছিলেন সেই দিনই আর এটা আল্লাহ তার নিজের কাছে রক্ষিত কিতাবের মধ্যে তা লিখে রেখেছেন এটা নতুন করে কোন হুকুম দেওয়া হয়নি পূর্ব থেকে এটা নির্দিষ্ট করে রেখেছেন এই বারোটি মাসের এই হিসাব আমরা দেখি এখন বছর গণনার জন্য দুই ধরনের পদ্ধতি চালু আছে একটা হলো চন্দ্র মাসের গণনা যেটাকে বলা হয় চন্দ্র বর্ষ আর একটা হলো সূর্যের সাথে গণনা সেটাকে বলা হয় সূর্য বর্ষ সেই সৌরবর্ষ আর চন্দ্রবর্ষ এই দুইটা পদ্ধতি চালু আছে এই সূর্যের সাথে গণনাও এটা বৈধ কোরআন মজিদি আল্লাহ তার সুযোগ দিয়েছেন কিন্তু সূর্যের সাথে গণনা অর্থ এটা নয় যে চন্দ্র মাসকে পরিবর্তন করা এটা নয় চন্দ্রের সাথে হোক সূর্যের সাথেই হোক সেই মাস হবে ওই বারোটাই যে মাসটি হবে মহারাম থেকে জিলহজ পর্যন্ত এখানে ইসাই বাংলা বলতে কোনো সন নাই এগুলো পরবর্তী সময়ের আবিষ্কৃত এগুলো আর এই চন্দ্র মাসের সাথে আল্লাহ এবাদত সমূহ নির্দিষ্ট করে রেখেছেন যেমন জাকাত হজ সিয়াম এ সব এবাদত কিন্তু এই চন্দ্র মাসের গণনার সাথে সম্পর্কিত মানুষের বয়স এটা গণনা হবে চন্দ্র মাসের দ্বারা আমরা যে আজকে বয়স গণনা করি এটা কিন্তু চন্দ্র মাসের দ্বারা হয় না যেখানে ছয়ত্রিশ বছর পর একটা বছর আমাদের বেড়ে যায় কিন্তু এটা আমরা উপলব্ধি করি না রাসুল্লাহ সাল্লু বয়স তেষট্টি এটা ওই ইসাই সনের হিসাবে নয় এটা চন্দ্র মাসের হিসাবে আর এই ইসাই সন বা বাংলা সন এই দুই সনের সাথে চন্দ্র মাসের ওই হিসাবের বড় ধরনের একটা তফাত আছে যেমন মনে করেন মনে করেন জাকাত একজন জাকাত দিবে তার জাকাতের জন্য তার জাকাতের নেশা পরিমাণ সম্পদ তার কাছে এক বছর পূর্ণ হলে তার জাকাত তার উপর ফরজ হয় যদি এক বছর পূর্ণ হওয়ার একদিন আগেও তার ওই টাকা খরচ হয়ে যায় তাহলে জাকাত কিন্তু তার উপর ফরজ হয় না যখন দেখি আমরা দশ এগারো দিনের বেশ কম এখানে তাহলে দেখা যাবে একজন মানুষ যদি ইসাই সন হিসাব করে তাহলে দেখা যাবে তার তিনশো পঁয়ষট্টি দিনে বছর সেই তিনশো পঁয়ষট্টি দিনের আগে যদি চৌষট্টি দিন বা তেষট্টি দিনে গিয়ে তার টাকা খরচ হয়ে যায় তাহলে সেই টাকা দিতে হচ্ছে না তাই অথচ তার উপর টাকা খরচ হয়ে গেছে চন্দ্র সন অনুযায়ী সেটা হবে তিনশো চুয়ান্ন বা পঞ্চান্ন দিন সেই তিনশো চুয়ান্ন বা পঞ্চান্ন দিনই যখন তার পূর্ণ হয়ে গেল তখন তার উপর জাকাত ফরজ হয়ে গেছে তাকে সে জাকাত দিতেই হবে যদিও তখন ওই ইসাই শুনে তার এক বছর পূর্ণ হয়নি জাকাত কারো উপর যদি ফরজ হয়ে যায় সে না দেওয়া পর্যন্ত এটা আজীবন তার উপর এটা ফরজ থেকে যাবে আর ওই জাকাতের টাকা দিয়ে তার যত সম্পদ বৃদ্ধি পাবে সেই সবগুলোই তার সম্পদ নয় এইগুলো সঞ্চিত করার কারণে তার মধ্যে এটা হারাম সম্পদ হিসাবে গণ্য হবে তার বাকি সম্পদগুলোকেও সেটা হারাম করে দেবে যদি কেউ ওই জাকাতের সম্পদটাকে আলাদা করে নেয় ওই সময় দিতে পারল না তাহলে সমস্যা নেই কিন্তু তার দায়িত্ব হল যথা সময়টা পরিশোধ করে দেওয়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হল প্রত্যেক সম্পদশালী ব্যক্তির জাকাত প্রদানের জন্য তার কাছে একটা তালিকা থাকবে এবং এই বছর কার কাছ থেকে কবে তারিখে জাকাত নেওয়া হয়েছে ওটা রাষ্ট্রের কাছে জমা থাকবে পরের বছর নির্দিষ্ট ওই তারিখেই যাবে চন্দ্র মাস অনুযায়ী চন্দ্র মাসের হিসাব অনুযায়ী ওই তারিখেই যাবে গিয়ে তার কাছ থেকে সেই জাকাতের টাকা নিয়ে আসবে হজ চন্দ্র মাসের সাথে এটা সকলে এটা জানেন কেউ ইসাই মাসের সাথে এটা কোনোদিন সম্পৃক্ত করেন না জিল হজ মাসের সেই হজ আরাফার সেই দিন হল নয় তারিখে দশ তারিখে কুরবানির দিন এটা কেউ পরিবর্তন করেন না এটা ইসাই সন বা বাংলা সনের সাথে এটা গণনা করেন না অনেকটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জাকাতটাও অনুরূপ সিয়াম প্রতি বছর রমজান মাসে এটা কেউ অন্য ইসাই সনের কোন মাস বা বাংলা সনের কোন মাসের সাথে এটা গণনা করেন না সকল এবাদত এই চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত যেগুলো গণনার সাথে সম্পৃক্ত সেই এবাদতগুলো আর সময়ের সাথে সম্পৃক্ত এবাদতগুলো সেই সূর্যের সাথে সম্পর্কিত এটা হল সময়ের সাথে সম্পৃক্ত সূর্যের হিসাবটা হলো সময়ের জন্য টাইম নির্ধারণের জন্য সূর্যের উদয় অস্ত জানার জন্য এর সাথে সম্পর্কিত এবাদত যেমন সালাদ সালাদটা হলো সময়ের সাথে সম্পর্কিত এটা দিনের বা তারিখের সাথে সম্পর্কিত নয় এটা সময়ের সাথে সম্পর্কিত একদিনই পাঁচবার সালাদ আল্লাহ ফরজ করেছেন একটা দিনে আর এই সময়টা নির্ধারিত হয় সূর্যের সাথে এই সময় এবং তারিখ এর জিনিস নয় দিন এবং সময় এর পার্থক্য না বুঝার কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েন সময় হল একটা জিনিস পৃথিবীতে আজকের দিনটাই একই দিন সারা পৃথিবীতে আজকে শনিবার সারা পৃথিবীতে আজ শনিবার কোথাও কিছু সময় আগে শুরু হয়েছে কোথাও কিছু পরে শুরু হয়েছে পৃথিবীর মিডল পয়েন্ট হল মক্কা সেখান থেকে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত পর্যন্ত নয় ঘন্টার বেশি দূরত্ব ব্যবধান হয় না সময় মক্কা থেকে পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তের দূরত্ব সময়ের দূরত্ব নয় ঘন্টা পূর্ব প্রান্তের সময়ের দূরত্ব নয় ঘন্টা দিনের নয় সময়ের ব্যবধান মাত্র নয় ঘন্টার ব্যবধান কিন্তু এই দিনটা ওই দিনই শনিবার শনিবারই সারা পৃথিবীতে কিন্তু সময়ের কারণে আমরা সালাত আদায় করি বিভিন্ন সময়ে রমজানের সিয়াম পালন করতে গিয়ে আমরা চেহেরি ইফতার করি বিভিন্ন সময়ে কিন্তু দিন ওইটাই ওই দিনের সিয়ামি আমরা পালন করি সারা পৃথিবীতে কিন্তু সময় ভিন্ন এটা সূর্যের কারণে সময়ের কারণে দিনের পরিবর্তন হয় না যদি এটা কেউ পরিবর্তন করে তাহলে সেই পরিবর্তনটা সঠিক হবে না কারণ আল্লাহর কিতাব এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এরপর আল্লাহ বলছেন যে এই বারোটি মাসের মাঝে চারটি মাস হল হারাম মাস তিনটা হলো একেবারে পাশাপাশি জিলকদ জিলহাজ মহাজাম আর আর একটি মাস হল মুজার গুত্রের রজব মাস যেই মাসটি আসে শাহবান এবং জমাদুল সানির মাঝে রাসুল্লাহ সাল্লু আলহাম এটাকে মুজার গুত্রের রজব মাস বলছিলেন এই জন্য যে রবিয়া গুত্রের লোকেরা রমজান মাসকে তারা রজব মাস হিসাবে গণনা করত হারাম মাসের মধ্যে চারটি মাসের মধ্যে রমজান মাসকে তারা রজব মাস ধরে তারা চারটি মাস গণনা করত কিন্তু তাদের রমজান মাসকে যে রজব মাস ধরাটা এটা ভুল এটা রাসুল শেরিক খুদ্বার প্রথম দিনের এই খুদ্বাতে এটা স্পষ্ট করে দিলেন এবং বলে দিলেন মুদার গুত্রের রজব মাস যে মুদার গুত্র ওই রজব মাসটাকেই রজব মাস মনে করে আল্লাহ যেই মাসটাকে রজব রেখেছেন যেই মাসটি আসে জমাদিউ সানি এবং শাহবানের মাঝখানে রাসুল্লাহ সাল্লাহ স্পষ্ট করে বাক্যের মধ্যে এই কথাটা বুঝেই দিয়ে দিলেন এই রজব মাস আর পাশাপাশি তিনটি মাস মিলেই চারটি মাস হল হারাম মাস আইয়ামে জাহিলিয়ার যুগে তারা এই চারটি হারাম মাসের হুরমত তারা মানত কারণ তারা যেহেতু নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী বলে দাবি করত এই জন্য চারটি মাসকেই তারা মানত কিন্তু পরের আয়াটা আসতেছে তারা এটা পরিবর্তন করত এর পরের আয়াতে আসবি আলোচনা সেই সময় আমি সেই আলোচনাটা করব সেখানে মূলত তারা মহরম মাসটাকে সফর মাসে কোন এক বছর নিয়ে যেত আর সফর মাসটাকে মহরমের জায়গায় নিয়ে আসত অর্থাৎ এক বছর তারা মোহরম মাসের হরমতটা মানত আরেক বছর মোহরম মাসের কে তারা হালাল করে নিয়ে সফর মাসটাকে হারাম মাস ধরে ওই চারটি মাসের বর্ণনা পূর্ণ করত সে আলোচনাগুলো পরে আসবে তো এই চারটি মাস আল্লাহ মহা সম্মানিত করেছেন এবং এই চার মাসের আবাদতের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এবং এই চার মাসে সকল প্রকারের যুদ্ধ বিগ্রহ সবগুলো নিষিদ্ধ করে দিয়েছেন যা আরবের সেই জাহিলি জামানায়ও তারা এটা মানত সারা বছর যুদ্ধ চলতেছে জিলখদ মাস এসে গেছে সবরই সকলই যুদ্ধ ছেড়ে বাড়িতে চলে গেছে অস্ত্র শস্ত্রগুলো জমা করে রেখে দেয় আর যুদ্ধ করে না এই চারটি মাসকে আল্লাহ মহাসম্মানিত করেছেন আর বলছেন জালিকা দিন উল কাইম এই চারটি মাসের হুরমত রক্ষা করে এর মধ্যে কোন ধরনের পরিবর্তন পরিবর্তন না ঘটিয়ে এর উপর প্রতিষ্ঠিত থাকাটাই হচ্ছে সঠিক দিন অর্থাৎ দিনের মধ্যে তোমরা কোনো ধরনের কোন বিষয় কোন ধরনের রদ বদল করবে না যেমন করতে পারো না এই মাসের ব্যাপারে যে বারোটি মাস যে বারোটি মাসের মধ্যে আল্লাহ যেটা নির্দিষ্ট করে দিয়েছেন যে চারটি মাস সেই চারটি মাসের হুরমত যেমন তোমরা লঙ্ঘন করতে পারো না অনুরূপ ভাবে আল্লাহ যত কাজ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন সেই কোন হারাম নিষিদ্ধ কাজের সাথে তোমরা সম্পর্ক রাখতে পারো না আর এই ব্যাপারে তোমরা নিজেদের প্রতি কখনো কোনো জুলুম করো না এটা ওই শুধু চার মাসের জন্য সীমাবদ্ধ কিনা বারো মাসের মধ্যে তফসিল কারকগণ এ ব্যাপারে ভিন্ন ভিন্ন কথা বলেছেন কেউ বলেছেন চারটি মাসের কথা কেউ বলছেন না বারো মাস সব সময় আল্লাহ দিনের উপর অটল থাকতে হবে এই বিশেষ করে এই চার মাস তো আয়াতের বাকি অংশ থাকলো আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ যদি তফিক দান করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কোরআন মজিদ যেন আমরা সহিভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমিন সুবাহ